মোটামুটি আলোচনা করেছিলাম যখন ইসলামের আকিদার বিষয়গুলো পরিষ্কার হয়ে গেল এখন আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতে আয়াতুল কুরসির পরের আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন লা মানি নেই একরাহ মানি হচ্ছে জোর জবরদস্তি ফিদ্দিন দিনের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহর দেওয়া জীবন বিধান জীবন ব্যবস্থা যা পূর্বের আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল এর মধ্যে কোনো জোর জবরদস্তি নেই তার মানে হচ্ছে একজনার মাথায় একটা বোঝা চাপিয়ে দেওয়া যায় এই পাশে কথা বলে কারো কথা বলবেন না কেউ কারো মাথায় বোঝা চাপিয়ে দেওয়া যায় কিন্তু ইসলামের আকিদা বিশ্বাস কারো মাথায় চাপিয়ে দেওয়া যাবে না আপনি একটা লোককে ধরে জোর করে তার মাথায় আড়ই মনের বস্তা একটা চাপিয়ে দিলেন দেওয়া যেতে পারে কিন্তু আকিদা বিশ্বাস কারো মাথায় চাপিয়ে দেওয়া যায় না এটা এখানে বলা হয়েছে লা ইকরা হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই অতএব এটাকে দিয়ে বলে যে ইসলামে ওই যে জেহাদ কেতাল এগুলো নেই আজকে অবশ্য আমি এই বিষয়ে মূল আলোচনা করার ইচ্ছা নাই কারণ সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে তবুও বিষয়টা তাফসিরের স্বার্থে বলা প্রয়োজন এখানে জোর জবরদস্তি বলতে কিছু নেই বলতে ইসলামের জেহাদ নেই এ কথা বলা হয় নাই মূলত জিহাদকে বুঝতে হবে জেহাদ কেন করা হয় আজকে পশ্চিমা মিডিয়ার প্রচারের কারণে মানে অপপ্রচারের কারণে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কারণে আমাদের মুসলমান সমাজেও জেহাদের উপর একটা বিরোধ একটা খারাপ ধারণা এসে গেছে এর মানে হল যে আসলে আমাদের মুসলিম জাতি জিহাদ সম্পর্কে কোনো শিক্ষা লাভ করে নাই জিহাদ কি জিনিস এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি ইসলাম প্রথমে মানুষকে দাওয়াত দেয় তৌহিদের দাওয়াত আল্লাহর জমিনে আল্লাহর দিনের উপরে চলার জন্য আহ্বান করে কারণ আপনি আল্লাহর জমিনে বসবাস করবেন আল্লাহর বিধান মানবেন না এটা হতে পারে না আপনার সন্তান যখন আপনার বিধান না মানে হুকুম না মানে আপনি তাকে ত্যায্যপুত্র করে দেন আর আল্লাহর জমিনে বসে কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম না মানে আমাদের দেশের আইন আছে কোন ব্যক্তি যদি দেশের আইন না মানে সে কি হয় রাষ্ট্রদ্রোহী হয় রাষ্ট্রের বিদ্রোহী তো যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনে বসে আল্লাহর আইন না মেনে চলে সে ব্যক্তি কি হবে আল্লাহদ্রোহী হবে আল্লাহর বিদ্রোহী হবে এই জন্য ইসলাম প্রথমে এই লোকদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দেয় দাওয়াত দেয় আল্লাহর একত্ববাদ সম্পর্কে তৌহিদ সম্পর্কে এবং এটাই ইসলামের মূল দাওয়াত আপনারা দেখবেন নামাজের ইতিহাস পড়ুন নামাজ ফরজ হয়েছে মেয়েরাজের থেকে আর মেয়েরাজ কখন হলো কেউ বলেছেন নবুয়াদ প্রাপ্তির পাঁচ বছর পরে কেউ ছয় বছর পরে কেউ নয় বছর পরে কেউ বলেছেন আল্লাহর নবী যে বছর হিজরত করে মদিনায় চলে যাবেন সেই বছর মেয়েরাজ হয়েছিল কারণ মদিনায় গেলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে এর সব শিক্ষা দেওয়া হয়েছিল সেই মেয়েরাজে মেয়েরাজে শুধুমাত্র আল্লাহর নবীকে নামাজের হুকুম দেওয়া হয় নাই এটা মেয়েরাজের উপর আমার একটা আলোচনা আছে ক্যাসেট আছে আপনারা এটা নিয়ে শুনবেন মেয়েরাজে চোদ্দ দফা আলোচনা হয়েছিল আটটা জিনিস আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল কয়টা জিনিস এটা ওই ক্যাসেট থেকে আপনারা শুনে নেবেন পুরা এক বছরের ক্যাসেট আপনাদের সুবিধার জন্য আবার নতুন করে ছাপা হয়েছে ওর মধ্যে এগুলো আছে মেয়েরাজ সম্পর্কে যে আলোচনা বলছিলাম যে মেয়েরাজে সালাতের হুকুম আসলো তাহলে সালাত আসলো মেয়েরাজে এর আগে সালাতের হুকুম নেই হজ জাকাত আরো পরে তাহলে আল্লাহর নবী নবুয়াদ প্রাপ্তির পরে কিসের দাওয়াত দিয়েছিলেন বলবেন যে আল্লাহ আছেন এই দাওয়াত এটা আল্লাহর মক্কার কুফার আগে এমনি মানত আল্লাহ আছেন এটা বর্তমান যুগে এহুদি খ্রিস্টানরা সবাই বিশ্বাস করে আল্লাহ আছে তাহলে কিসের দাওয়াত দিয়েছিলেন এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল ঘোষণা করেছেন লাইলাহা অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই আর কার অনুগত্য করা যাবে না কোন ক্ষেত্রে না মসজিদে যেমন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না এরকম ভাবে সমাজে রাষ্ট্রে কোন জায়গায় আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না এই কথার স্বীকৃতির নাম হচ্ছে লাইলাহা এটা ইসলামে প্রবেশ করার চাবি আজকে মুসলিমরা এখানেও ভুল করে একজন লোক কোর্টে গিয়ে দাঁড়িয়েছে খুনের মামলার সাক্ষী আদালত জিজ্ঞেস করলো তুমি কিসের জন্য এখানে এসেছ সাক্ষী দেওয়ার জন্য কিসের সাক্ষী খুনের সাক্ষী আচ্ছা কে খুন করেছে তা তো জানি না কাকে খুন করেছে তাকে চিনো না তা তো চিনি না কোর্ট কি বলবে আদালত বলে ফাজলেমি করতে আসছে এখানে ওরা পুলিশ দে ফাজলামি করার জায়গা না ঠিক এরকম ভাবে একজন মুসলিম যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে সাক্ষী দিতে হয় কিসের আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই এই সাক্ষী দিয়ে সে ইসলামে প্রবেশ করলো এর অর্থ কি অর্থ তো জানি না ও আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লার কি অর্থ তা তো জানি না তো এটা কি আল্লাহর সাথে পাগলামি করা নয় এটাকে বলা যায় সবচেয়ে বড় সাক্ষী কোরআনে আছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন এবং উলুল এলেম যারা জ্ঞানী তারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এই সাক্ষী দেয় ফেরেস্তারা এই সাক্ষী দেন সঙ্গে আল্লাহ নিজে এই সাক্ষী দেয় সমস্ত হালে এলেমরা সবচেয়ে বড় সাক্ষী যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোনটা কি বলবেন সাক্ষী কিসের সাক্ষী আছে এটা এগুলো ইমানের মৌলিক বিষয় এখন এইভাবে যখন তাওহিদের সাক্ষী দেওয়া হলো ইসলামে প্রবেশ করলো ইসলামে প্রবেশ করার পরে তার অন্যান্য বিধান আসবে আপনারা হাদিস পড়ুন বোখারি শরীফের কিতাব জাকাতের ভিতরে আচ্ছা হাদিসটা মেশকাতের কিতাব জাকাতের প্রথম হাদিস আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম মোয়াজ বিন জাবালকে পাঠালেন ইয়ামান দেশের গভর্নর করে তাকে ওসিয়াত করছেন কিতাব তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব তারা আসমানের কিতাবের অনুসারী খ্রিস্টান তো তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কিতাবকে বিশ্বাস করে নবী রসুলকে বিশ্বাস করে তুমি তাদের কাছে গিয়ে কিসের দাওয়াত দিবে আগে প্রথম তুমি যে জিনিসটার দিকে তাদেরকে দাওয়াত দিবে তা হচ্ছে তাদেরকে বলো আসাদু আল্লাহ ইলাহা শাহাদাতে আল্লাহ ইলাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এই কথার সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করো কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এটা তাই গন্ডগোল আছে তারা ইসা সালামকে আল্লাহর পুত্র মানে তারা তিনের এক হলো আল্লাহ এরকম আকিদা পোষণ করে ওদেরকে সাক্ষী দিতে বলতে শাহাদত লাইলাহা ফাইন হোম যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও আলিম হুম তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তালা তাদের উপরে পাঁচক্ত নামাজকে ফরজ করেছেন এভাবে করে অন্যগুলো তার প্রথম দাওয়াত কিসের লাইলাহা এইভাবে দাওয়াত দেওয়া হলো এবং ইসলামের মূল টার্গেট হচ্ছে ইসলামকে পৌঁছে দেওয়া সবার কাছে বিজয়ী করা কোরআনে পরিষ্কার বলা আছে বিল হুদা আলা কুল্লিহি তাআলা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়েত দিয়ে দিন হক এবং দিন হক দিয়ে কি জন্য প্রেরণ করেছেন আলাদ্দিন যাতে করে পৃথিবীর সমস্ত মতবাদ সমস্ত জীবন ব্যবস্থা সমস্ত ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন সেজন্য নবীদেরকে পাঠিয়েছেন তাহলে নবীদেরকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য এজন্য সমস্ত ফিকার কেতাবে আছে পৃথিবীতে এক ইঞ্চি জমিন যদি থাকে যেখানে আল্লাহর দিন বিজয়ী নাই শিরিক আছে তখন সেখানে তাদেরকে বুঝাতে হবে যদি বুঝে না আসে ঔষধে কাজ না হয় তারপরে তাকে কি করো অপারেশন করো এটার নাম জিহাদ জেহাদ মানে এই নয় কুফারকে হত্যা করা জেহাদ মানে হচ্ছে ইসলামকে বিজয় করা হ্যাঁ এই বিজয়ের পথে যদি কেউ বাধা প্রদান করে ডাক্তার যেরকম একজন রোগীকে প্রথমে ঔষধ দেয় মলম দেয় অ্যান্টিবায়োটিক দেয় কোনোটায় কাজ হয় নাই এরপরে দেখলো যে ক্যান্সার হয়ে গেছে এখন এটা কি করতে হবে অপারেশন করতে হবে তখন ডাক্তার সাহেব রুগীকে বলে দেন বাড়ি যাও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো তখন গিয়ে সে গরু বিক্রি করে জমি বিক্রি করে মানুষের সাহায্য নেয় মসজিদে হুজুরকে কিছু ভ্যাট দিয়ে আসে দোয়া করাবার জন্য যে হুজুর দোয়া করেন আমার ছেলের অপারেশন হবে মানে আমার একটা ছেলের একটা অঙ্গ কাটা হবে ডাক্তারের কাছে টাকা দেওয়া হলো কিসের জন্য কাটার জন্য ডাক্তার রোগীকে নিয়ে রুমে চলে গেল অপারেশন থিয়েটারে নিয়ে নিল এবারে ডাক্তার কাটা শুরু করলো আজ পর্যন্ত কোনো ব্যক্তি এখানে অভিযোগ করে নাই ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোকের অঙ্গহানি ঘটাচ্ছে কেন কাটা কাটাছিড়া করছে কেন একটা লোকের হাত পা কেটে ফেলছে বলে নাকি কেন বলে না কারণ সবাই জানে এই লোকটার বাকি অঙ্গগুলো বাঁচাতে হলে এই লোকটাকে রক্ষা করতে হলে এই ক্যান্সার যুক্ত অংশ কাটা ছাড়া কোনো উপায় নেই এজন্য সবাই ডাক্তারের জন্য দোয়া করে ঠিক মতো তারা কাটতে পারে যেরকম ভাবে ডাক্তার একজন রুগীকে নিয়ে চিন্তা করে ঠিক এরকম ভাবে নবী এবং রসুলগণ তথা মমিনগণ গোটা দুনিয়াকে নিয়ে চিন্তা করে একটা অঙ্গর মধ্যে যেরকম কোন একটা অংশ যদি কি হয়ে যায় পচন ধরে যায় ক্যান্সার হয়ে যায় ওটা যেমন কাটা জরুরি ঠিক গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একটা মানুষ ক্যান্সার হয়ে যায় তাহলে তাকেও অপারেশন করা জরুরি নতুবা গোটা দুনিয়াতে ফেতনা ছড়িয়ে পড়বে শিরিক ছড়িয়ে পড়বে বেদাত ছড়িয়ে পড়বে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন জেহাদকে ফরজ করেছেন এই জেহাদ সব ধর্মে সব রাষ্ট্রে সব জায়গায় বৈধ আমাদের এমন পৃথিবীতে প্রায় দেশগুলোতেই সামরিক বাহিনী পালে কেন পালে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য মারামারি করার জন্য তাহলে বুঝা গেল সব দেশে এটা বৈধ ওটাকেই আরবিতে বলে জিহাদ জন্য জেহাদের অর্থ মানুষকে হত্যা করা না দিনকে বিজয়ী করা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা দিন যখন বিজয় হয়ে যাবে তারপরে যদি কাফেররা থাকে ওরা মুসলমানদের আনুগত্য করে থাকবে জিম্মি হয়ে থাকবে হত্যা করা যাবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সব কমান্ডারদেরকে বলতেন প্রথম গিয়ে তাওহিদে দাওয়াত দাও যদি না মানে তাহলে তাদেরকে বলো মুসলমানদের জিজিয়া কর দিয়ে মুসলিমদের অধীনস্থ হয়ে জিম্মি হয়ে থাকার জন্য তা যদি না করে তাহলে উকজু বিসমিল্লা আল্লাহর নামে এবার অপারেশন শুরু করে দাও কাজেই বুঝতে হবে এখানে যেটা বলা আছে লা ইকরা হাফিদ্দিন এটাকে আমাদের দেশের অনেক নেতা নেত্রীকেও বলতে শোনা যায় এমনি কোরআন শরীফ পড়তে পারে না এটা যে কোরআনে আয়াত তাও জানে না আমি একটা বিশাল সমাবেশে কোনো এক নেত্রীর মুখে শুনেছিলাম যে মৌলভী সাহেবরা কি জানেন না বোখার হিসেবে হাদিসে আছে লা একরা ফিদ্দিন বোখারি হাদিসে আছে লা একরাহা ফিদ্দিন লাকুম দিন কুমলিয়ে দিন বোখারিতে আছে আবার তর্জমা করলো কি যার যার ধর্ম তার তার ইসলামে কোনো জবরদস্তি নাই এক বিশাল নেত্রী তো এর খবর নাই যেটা বোখার হিসেবে হাদিস না এটা কোরআন হিসেবে আয়াত এই খবরটুকুও তার নাই বলে দিলেন তিনি জানেন না যে লাফিদ্দিনের কি অর্থ কারণ তাকে তার কোনো পাঁচ আটা গোলাম দরবারের কোন মৌলবি ওলামায় সু তাকে ওইটাই ব্যাখ্যা শিখিয়ে দিয়েছে সে ওটা ওখানে গিয়ে তোতা পাখির মতো আওড়াচ্ছে লায়ক রাফিদ্দিন অর্থ আয়াতুল কুরসিতে আপনারা গত জুমাতে গত সপ্তাহে আলোচনা শুনেছেন গত বৃহস্পতিবারে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি আকিদার বিষয়গুলো সেখানে আছে এইগুলো যখন পরিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ তারা বলছেন লা একরা হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই তার মানে জোর করে কারো মাথার মধ্যে এই আকিদা ঢুকানো সম্ভব নয় মিলে গেল না এরপরে আল্লাহ তারা কি বলছেন শুনুন কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ে তাবাইয়ানা কদ মানে নিশ্চয়ই তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেছে আর রুশদু হক সত্য ন্যায় এটা আলাদা হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে মিনাল গাইয়ে গুমরাহি ভ্রষ্টতা এবং যে বিভ্রান্তি এর থেকে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো তার থেকে ইসলাম অর্থাৎ সত্য পরিষ্কার হয়ে গেছে এরপরে আল্লাহ তারা বলছেন কারণ আগের আলোচনা এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা হক এক ইসলামের আকিদা এই আর দুনিয়ার কুফাদের আকিদা এই এটা গত সপ্তাহের আলোচনা আয়াতুল কুসিতে পরিষ্কার করা হয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন কত্তাবাইয়ানা রুশদু মিনাল গয়্যি রুশদ হেদায়েত সঠিক পথ পরিষ্কার হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে তাবাইয়ানা একেবারে দিবালোকের ন্যায় দুপুরের সময় সূর্য যদি কোনো মেঘ না থাকে এই সময় যে আলো হয় ওটাকে বলা নুন তার মানে হচ্ছে দিবালোকের ন্যায় দ্বিপ্রহরের ন্যায় হেদায়েত সত্য পথ বিভ্রান্তির পথ থেকে স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এরপরে বলছেন তাগুত সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করল আপনারা বিচ্ছিন্নভাবে আলোচনা শুনেছেন অনেক সময় মুখস্থ আজকে কোরআন তাফসির থেকে এই জন্য আমি ঘোষণা করেছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আছে এটা গুরুত্বপূর্ণ আজকে যদি আপনি কোন মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলামের মূল ভিত্তি কি তো প্রথমে এখানেই তো হাতেমবাগের মুসল্লি ভিন্ন কথা আপনারা বলতে পারবেন ইসলামের মূল ভিত্তি কি তাওহীদ এটা আপনাদের মুখস্থ থাকার কথা কিন্তু আপনি অন্য জায়গায় জিজ্ঞেস করেন ইসলামের মূল ভিত্তি কি কেউ বলবে নামাজ কেউ রোজা কেউ হজ কেউ জাকাত এগুলো বলবে কিন্তু এটা তো মূল ভিত্তি না মূল ভিত্তি হচ্ছে এটা তাওহিদ এই তাওহিদের কয়টা রোকন কয়টা পিলার তাওহিদ দাঁড়াবার জন্য এই বিল্ডিংটা দাঁড়াবার জন্য দুইটা পিলার আছে তাওহিদের ইসলামের ভিত্তিটা তাওহিদের উপরে এই তাওহিদের পিলার কয়টা রোকন বলে এটাকে রোকন কয়টা রোকন না তাওহিদের ইসলামের রোকন পাঁচটা এটাকে দেখেন ব্যস্ত লাগছে কেমনে এই জন্য এগুলো ক্লিয়ার করতে হবে আমি এই জন্য বলেছি যে আজকে ইমান সম্পর্কে গুরুত্ব আলোচনা আছে ইসলামের ভিত্তি পাঁচটা কয়টা পাঁচটা ইসলামের ভিত্তি এই ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে মূল ভিত্তি কোনটা তাও এটাকে বলা চাবি আপনি একটা তালা খুলতে হলে কি লাগবে চাবি লাগবে ঠিক এরকম ভাবে জান্নাতের চাবি বলা হয়েছে কাকে হাদিসে বলা আছে মান কলা দাখালাল জান্না যে ব্যক্তি লাইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কি হরিচরণ বললে কাজ হবে স্বাধীনতার আগে হিন্দু যত ছিল সবাই কালামা মুখস্থ করেছিল এই জন্য কি হরিচরণ হরে কৃষ্ণ হরে রাম সব জানাতে চলে যাবে বলা হয়েছে লাইল্লাহ মিফতাহুল জান্না জান্নাতের চাবি তো চাবি কেন হলো এটা হচ্ছে মূল ভিত্তি এটা দিয়ে তালা খুলবে এখন বলে ভালো কথা তাহলে এই বিশ্বাস করলে আমি জান্নাতে চলে যাব ওটাও হাদিসে বলা আছে আল্লাহ রসুলের সাহাবাহিকের আমরা রসুলকে প্রশ্ন করেছেন ইয়া রাসুল্লাহ লাইল্লাহ মেফতাহুল জান্না আমরা তো জানি যে আপনার কথা থেকে বুঝলাম যে লাইল্লাহ হচ্ছে জান্নাতের চাবি তো তাহলে তো জান্নাতে প্রবেশ করার জন্য আর কিছুর প্রয়োজন নেই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সাহাবা একরামদেরকে উত্তর দিলেন হ্যাঁ লাইল্লাহ চাবি ঠিক ওয়ালাহু আসনান এমন কোন চাবি তুমি দেখবে না যে চাবির দাঁত নেই যে চাবির কি নেই দাঁত নেই সুতরাং তোমার চাবিতে যদি দাঁত থাকে তাহলে তালা খুলবে দাঁত না থাকলে তালা খুলবে না আর সেই দাঁতগুলোই হচ্ছে ওই পরবর্তী নামাজ হজ জাকাত তাহলে ইসলামের মূল ইসলামের বেনা হচ্ছে পাঁচটার উপর কটার উপরে আর এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে তৌহিদ আকিদা যেটা মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয় নতুবা হিন্দুরা আল্লাহ মানে বৌদ্ধ আল্লাহ মানে খ্রিস্টান মানে এহুদি মানে শয়তান মানে এটা আমরা আলোচনা বিস্তারিত করেছি বিভিন্ন সময় কিন্তু পার্থক্য হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ মুসলমানরা আল্লাহকেই মানে ওরা আল্লাহ কেও মানে কেও মানে খাজা বাবা কেও মানে মূর্তিরও পূজা করে ও ও আর ইর পার্থক্য মুসলিমরা আল্লাহকে ই মানে ওরা আল্লাহকে ও মানে আল্লাহ ও আছেন দেবদেবী ও আছে আল্লাহ ও আছে আমাদের ব্রাহ্মণরাও আছে আল্লাহ ও আছে আমাদের পিসাবরাও অনেক কিছু দিতে পারে আল্লাহ ও আছে মাজারওয়ালাও অনেক কিছু দিতে পারে এই আল্লাহ ও পীর ও আল্লাহ ও মাজার ও এগুলো মুশ্রিক আল্লাহ ই পীর না আল্লাহ ই মাজার না আল্লাহ ই দেবদেবী না এটার নাম হলো কি তাওহিদ এই তাওহিদের দুইটা রকম কয়টা রকম দুইটা পিলার এটা আজকের আয়াতে আসছে সেই দুইটা পিলার কি আল্লাহ তারা বলছেন অতএব যে ব্যক্তি ইয়াকফুর কুফুর করে বোঝা গেল কুফুরি করা ফরজ কার কুফুর আল্লাহর কুফুর করলে কাফের হয় আর শয়তানের কুফুর করা ফরজ মানে শয়তা কুফুর মানে প্রত্যাখ্যান করা বর্জন করা ত্যাগ করা এই জন্য আল্লাহ তালা বলছেন ফামাই এক ফুরবিত তাগুত কাজে একজন পাক্কা মমিন মানে একজন তাগুতের পাক্কা কাফের কাফের মানে কি অস্বীকারী তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তাগুতকে অস্বীকার না করবে মানে তাগুতকে কুফুর না করবে অতক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারে না আল্লাহ তারা বলছেন ফামাই ইয়াকফুর বি তাগুত সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো ইয়াকফুর কুফুর করলো এরপরে বলছেন ওয়ু মিম্বিল্লাহি আল্লাহর উপরে ইমান আনলো এই কয়টা কাজ হলো দুইটা একটা কাজ কি কুফুর বৃত্ত আগুত দুই নম্বর কাজ কি ইমান বিল্লা এই দুইটা কাজ যে করলো তাহলে প্রথমে কুফুর বিত তগুত তাগুতকে বর্জন করা তাগুত কি অর্থ আমরা এগুলো ইনশাল আজকে আলোচনা আসবে তাগুতকে কুফুর করা প্রত্যাখ্যান করা এরপরে ইমান বিল্লা আল্লাহর উপর ইমান আনা এই দুইটা রোকন যে ব্যক্তি পূরণ করলো এই দুইটা পিলার যে ব্যক্তি নিজের আকিদের মধ্যে গাড়ল আল্লাহ তারা বলছেন ফাকাদ ইস্তাম সাকা ফা মানিও নিশ্চয় অতপর কদ মানে নিশ্চয়ই ইস্তাম সাকা মানে শক্তভাবে ধরা এমনি মাসাকা মানে সাধারণভাবে ধরা এক হাত দিয়ে ধরলেন এটাকে মাসাকা বলা যেতে পারে ইস্তাম সাকা মানে হচ্ছে কোন জিনিসকে দুই হাত দিয়ে ধরা শক্ত করে ধরা মনে করুন আপনি এই একটা করার উপরে ঝুলবেন কড়া ঝুলে ঝুলতে হবে এই যেমন ফ্যানগুলো আমরা লাগাইছি একটা কড়া আছে বাঁকা করা রড আছে এটা একটা ওরোয়া বলে আরবিতে ওরোয়া করা কাপের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলে আরবিতে জগের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলা হয় অরোয়া আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে কুফুর করল প্রত্যাখ্যান করল অয়মিন বিল্লাহি অতপর আল্লাহর উপর ইমান আনলো ফাকাদ ইস্তাম সাকা সে নিশ্চয়ই শক্তভাবে ধরল বিল ওরওয়াতিল উস্কা ওরোয়া মানে হচ্ছে হাতল বা করা উস্কা মানে হচ্ছে মজবুত সে ব্যক্তি মজবুত হাতল মজবুত করা ধারণ করলো শক্তভাবে তা ধরলো শক্তভাবে করাটা মজবুত আপনি ধরলেন ঠিকই শক্তভাবে কিন্তু ওটা দুর্বল তাহলে কি হয়ে যাবে ছিঁড়ে যাবে অথবা ওটা শক্তিশালী শক্ত আপনার ধরাটা দুর্বল তাহলেও কি হয়ে যাবে তাহলে কোন জিনিস শক্তভাবে ধরতে হলে দুই হাত দিয়ে ধরতে হয় কি করতে হয় এই দুই হাত হচ্ছে কুফুর বি তাগুত ইমান বিল্লা কি কি হলো কুফুর বি তাগুত ইমান বিল্লা এই দুইটা যদি সংযুক্ত হয় তাহলে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাদ ইস্তাম সাকা বিল ওরওয়াতিল উস্তা সে ব্যক্তি শক্তভাবে ধরলো মজবুত শক্ত হাতলকে অর্থাৎ ধরাটাও তার শক্ত হলো হাতলটাও মজবুত হলো এখন আর ছিঁড়ে যাবে না লাং ফেসামা লাহা ইনফেসাম ছিঁড়ে যাবা লা মানে না লাং ফেসামা লাহা এটা কখনো ছিঁড়ে যাবার নয় এরপরে আল্লাহ তারা বলছেন আল্লাহ সামিউন আলিম তোমরা যে মজবুত হাতল ধরলা আল্লাহর রজ্জু এটা যার জন্য তুমি ধরলা তিনি শুনেন এবং দেখেন তোমার অন্তরের খবর জানা আছে তিনি তোমার কথাও শুনেন অন্তর খবরটাও জানা আছে আল্লাহ সামিউন আলিম তাহলে এই আয়াতে ক্লিয়ার হয়ে গেল যে তাও সেইদের মূল ভিত্তি কয়টা জিনিস উপরে একটা হচ্ছে কুফুর আগুত আরেকটা কি ইমান বিল্লাহ এই কথাগুলো আরো একটা আয়াতে আছে কোরআন শেবে সুরায় নাহালের ছত্রিশ নম্বর আয়াতে বলা আছে সেখানে বলা আছে ওয়ালাকাত বাস নাফি কুল্লি উম্মতের রাসুলা আমরা প্রত্যেক উম্মতের ভিতরে রাসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতির কাছে রাসুল প্রেরণ করেছি আনে আবুদুল্লাহ তানিবুত তাগুত এই মর্মে আদেশ দিয়ে জানে আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করবে তানিবুত তাগুত এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে এখানে আরো পরিষ্কার করে দেওয়া হলো টেরাকের পিছনে যেমন লেখা থাকে একশো গজ দূরে থাকুন দুইশো হাত দূরে থাকুন লেখা থাকে কি জন্য এটা নিরাপদ দূরে থাকা তো আল্লাহ তারা বলছেন আমি সব উম্মতের কাছে প্রত্যেকটা জাতির কাছে রাসুল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত এক আল্লাহর এবাদত করো এবং তাগুত থেকে যেতে না করো নিরাপদ দূরে থাকো নিরাপদ দূরে থাকো ও সংস্পর্শ আসা যাবে না এখানেও দুইটা রোকনের কথা উল্লেখ করা হলো এটা আমরা সবসময় আলোচনা করে থাকি যে প্রথমে তাগুতকে বর্জন করা লাইলা ইল্লাল্লাহর মধ্যে দুটো অংশ আছে লা ইলাহা মানে বর্জন করা লা ইলাহা বাতিল ইলাহ যত সব বর্জন করা হলো এরপরে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা হলো যেমন আমরা বলে থাকি যে পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয় ঠিক লাইলাহা মানে হচ্ছে খালি করা লাইলা মানে পরিষ্কার করা লাইলা মানে হলো আগের যত সবকিছু গায়রুল্লাহকে উৎখাত করা এরপর ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করা তাহলে আপনি যখন সব বাদ দিয়ে এক আল্লাহ গ্রহণ করলেন আপনার কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে যদি কিছু থাকে তাহলে আপনার ইল্লাহ ক্লিয়ার হয় নাই মানুষ বলে আল্লাহ তো আছি ইল্লাহ তো আছে মানে এরকম এটা চিন্তা করো না লা ইলাহার পরে ইল্লা ইল্লাটাই তো আল্লাহ ইল্লাটা কে লা ইলাহা ইল্লা সে ইল্লা কে ইল্লাল্লাহ সেই ইল্লাটাই আল্লাহ আর এখানে বলে আল্লাহ তো আছে ইল্লাও আছে তার মানে তার ইল্লা কয়টা হলো ইল্লাল্লাহ আল্লাহ আছেন আরো একটা ইল্লা আছে এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে তাগুদকে বর্জন করা আর আল্লাহর প্রতি ইমান আনা দুইটা জিনিসকে একসাথ করা হয়েছে এই দুইটার পূর্ণ না করলে পরে তার ইমান হয় না আমাদের সমাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক কিন্তু তাগুতকে প্রত্যাখ্যান করতে পারি না কুফুর করতে পারি না কারণ তাগুতকে আমি চিনি না তাগুতকে আমি এই জন্য আমি শুরুতে বলেছিলাম কোর্টে সাক্ষী দিতে গেল খুনের মামলার সাক্ষী কে খুন করলো কাকে করলো সে কিছুই জানে না আল্লাহ তারা বললেন তাগুতকে কুফুর করো তাগুত কি জিনিস এটা আমার জানা নেই তাহলে আমি কি করে তাগুতকে বর্জন করতে পারি এজন্য এটা আমাদের জানা প্রয়োজন তাগুত কি জিনিস তাফসিরের প্রায় সব কিতাবই লেখা আছে তাগুত হচ্ছে আসল হলো যে আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর সৃষ্টি মাখলুক এরা আল্লাহর গোলামি করবে কি করবে আল্লাহর গোলামি করবে নবী রসুল্লাহ আল্লাহর গোলাম আপনি আমি আল্লাহর গোলাম আমরা বলি ইয়া কা না আবুদু আল্লাহ তোমার গোলামি আমরা করি আমরা তোমার গোলাম আবার নবী রসুলদের সম্পর্কে আমরা বলি আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুহু ও রাসুলহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল বান্দা মানে কি গোলাম তাহলে সবই আল্লাহর গোলাম এবারে গোলামের কাজ কি গোলামের কাজ হচ্ছে গোলামি করা গোলামের কাজ কি গোলামি করা এখন গোলামে যদি গোলামি করা বাদ দিয়ে নিজেই বরং তার মনিবের আসনে বসে যায় এটাকে বলা হয় তাগুত একে বলা হয় কি তাহলে তাগুত মানে হচ্ছে ওই সমস্ত মখলুক ওই সকল মখলুক যারা আল্লাহর গোলামির সীমানা থেকে অতিক্রম করে নিজেই মাবুদ হওয়া আনুগত্য পাওয়া এবং এবাদত পাওয়ার উপযুক্ত বলে মনে করে নিজেকে আল্লাহর স্থানে বসায় তার নাম হচ্ছে কি এক কথায় আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ এর আনুগত্য করা হয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয় যাদের কথা মতো চলা হয় তারাই হচ্ছে তাগুত তারাই কি মূলত তাগুত শব্দটার অর্থ হচ্ছে তাগা থেকে তাগা শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা তাগা শব্দের অর্থ কি সীমা অতিক্রম করা যেমন মনে করুন পানির একটা সীমানা আছে নদীর পাশে পানির নিরাপদ সীমানা আছে যখন পানি তার থেকে বেড়ে যায় তখন আবহাওয়া থেকে বলে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করে ফেলেছে হ্যাঁ? কোরআনে ঠিকই কথা বলা আছে ইন্না লাম্মা তগাল মাউ হামাল ফিল জারিয়া যখন পানি তার সীমানা অতিক্রম করলো ওই নুয়ার তুফান সম্পর্কে বলা হয়েছে যখন পানি তার সীমানা অতিক্রম করলো তখন তাদেরকে আমি নৌকায় তুলে নিলাম তো বোঝা গেল যে তাগা শব্দের অর্থ হচ্ছে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করা ঠিক এরকম কোন মানুষ যখন তার সীমানা ছিল গোলামি করা এই গোলামির সীমানার থেকে অতিক্রম করে নিজে মাবুদের সীমানায় গিয়ে বসে পড়ে তখন তাকে বলা হয় তাগুত কি বলা হয় এই জন্য তাগুতের বিভিন্ন ব্যাখ্যা তাফসির কিতাবে আছে তাগুত সম্পর্কে ইমাম ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাই তাফসিরের প্রসিদ্ধ কিতাব তিনি লিখেছেন তাহলে আমরা এখন তাগুতের অর্থ করছি আপনারা বুঝতে পারছেন যে তাগুতের অর্থ এক কথায় কি বললাম যে আল্লাহ ছাড়া যাদের আনুগত্য করা হয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয় আল্লাহর হুকুমের আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় পূজা করা হয় যাদের কথা মতো চলা হয় এরা হচ্ছে কি তাগুত আমরা এটা এখন তাফসিরের বিভিন্ন কিতাব থেকে প্রমাণ করব এরপরে আমাদের দেশে তাগুত কারা এটা আনসাল আসবে তাহলে ক্লিয়ার হবে না ওই জন্য বলছি চিনতে হবে আগে আগে আমরা এই তাগুতের অর্থটা ক্লিয়ার করি ইমাম ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব তাফসিরের তাবারিতে লেখেন الصواب من القول عندي في الطاغوت أنه كل ذي طغيان على الله ফাউবিদা মিন দুনিহি ইম্মা লিকাহরিম মিনহু লিমান আবাদাহু ওয়া ইম্মা বিতাআতিম মিম্মান আবাদাহু লাহু অর্থাৎ ওই সকল আল্লাহদ্রোহী যারা আল্লাহর নাফারমানিতে সীমালঙ্ঘন করেছে যারা আল্লাহর নাফারমানিতে সীমালঙ্ঘন করেছে এবং মানুষ যাদের আনুগত্য করে সে মানুষ হোক জিন হোক শয়তান হোক প্রতিমা হোক শাসক হোক বা অন্য কিছু হোক এরা সকলেই তাগুত এরা কি তাগুত ইমাম এবিন তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে তাগুত হচ্ছে তুগিয়ান থেকে যার অর্থ হচ্ছে মুজাওয়াজাতুল হাত সীমা অতিক্রম করা সীমা লঙ্ঘন করা ফাল মাহবুদ মিন দুনিল্লাহি ইদা লামিয়াকুন কারিহান আলিকা তাগুত সুতরাং আল্লাহ ছাড়া যার আনুগত্য করা হয় সে ব্যক্তি তাগুত তবে এখানে শর্ত আছে যার আনুগত্য করা হয় এবং এতে সে রাজি সন্তুষ্ট কারণ মানুষ তো ইসা সালামের পুজো করে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে এতে তিনি তাগুত হবেন না যেহেতু তিনি এতে সন্তুষ্ট নন বা তিনি এটা করে যেতে যে করতে বলেন নাই তিনি যেহেতু এটা করতে বলেন নাই এজন্য আবার তাকে তাগুত বলা যাবে না এরকম ভাবে যে সমস্ত সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা ছিলেন যাদের এখন মাজার তৈরি করে মানুষেরা পূজা করে যদি সত্যি হতো উনি আল্লাহওয়ালা হয়ে থাকেন এবং তিনি এই মাজার পূজা করতে বলেন নাই বা তিনি জানতেনও না এরকম এখন লোকেরা তার কবর পূজা করে তৈরি করে পূজা করছে এতে তিনি তাগুত হবেন না এতে যারা পূজা করছে তারা গুণাগার হবে কিন্তু ওই লোকটাকে তাগুত বলা যাবে না আর তাগুত আমরা তখনই বলবো যখন আল্লাহকে বাদ দিয়ে তার এবাদত করা হচ্ছে এবং সে এটাকে পছন্দ করেছে এর নাম হচ্ছে কি তাগুত ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আর একজন প্রখ্যাত আলেম আসলাফদের থেকে তিনি লিখেছেন আর তাগুত কুল্লুমা তাজাওয়াজাবির আব্দু মিনাল হাদ্দে মিন মাবুদিন আও মতবুইন আও মুতাইন ফাতাগুত কুল্লি কমিন অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল মাবুদ লিডার মুরব্বী যাদের আনুগত্য করতে গিয়ে সীমালঙ্ঘন করা হয় আল্লাহ এবং তার রাসুলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার ফয়সলা চাওয়া হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সলা কার্যকর না এর বিরুদ্ধে যারা বিচার করে অথবা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া আনুগত্য করা হয় অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গায়রুল্লাহর এবাদত করা হয় এরা সকলেই তাগুত এরাই হলো পৃথিবীর বড় বড় তাগুত তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করো তবে বেশিরভাগ মানুষকেই পাবে যারা আল্লাহর এবাদতের পরিবর্তে তাগুতের এবাদত করে আল্লাহ এবং তার রাসুলের কাছে বিচার ফয়সলা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফয়সলা নিয়ে যায় আল্লাহ এবং রাসুলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের আনুগত্য করে এটা আছে এলামুল মোয়াক্কিন প্রথম খণ্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ তাফসির কুর্তুবী একটা বড় তাফসির কিতাব এখানে তিনি লিখেছেন আর তাগুতু আল কাহিনু আর শৈতন অকুল্লু রাসিন ফিদ দলাল তাগুত হচ্ছে গণক জাদুগার শয়তান এবং পদভ্রষ্ট সকল নেতা আল জামের লি আহকামিল কোরআন তৃতীয় খণ্ডের দুইশো বিরাশি নম্বর পৃষ্ঠা এমনিভাবে শেখ মোহাম্মদ বিন আব্দুল হাব তামিম রহমাউল্লাহ তিনি বলেছেন আর আত্মাগুত আম ফিকুল্লি মা অবিদা মিন্দুল্লাহি অরদিয়া বিল ইবাদাতি মিন মাবুদিন আমাতবুইন আমুতাইন ফি গায়রি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি ফাহুয়া তাগুতুন অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল মাহবুদ লিডার মুরব্বী আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় এবং তারা এতে সন্তুষ্ট থাকে মাজুমাতুল ফতাওয়া পৃষ্ঠা নাম্বার নয় ইমাম শানকিদি রহমতুল্লাহ তাফসিরে আজওয়াউল বয়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন এই তাফসিরে লিখেছেন والتحقيق أن كل ما عبد من دون الله فهو طاغوت والحظ الأكبر من ذلك الشيطان যে সত্যিকার কথা হচ্ছে এই আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তারাই তাগুদ আর বড় অংশ হচ্ছে শয়তানের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন আলাম আহাদ এরাইকুম ইয়াবানি আদম আল্লাহ তাবুদুল শৈতন সুরা ইয়াসিন এর ষাট নম্বর আয়াতে বলা আছে যে হে বানি আদম আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের এবাদত করো না এরকম ভাবে শেখ আব্দুর রহমান বা বাতিন আরেকজন আলেম তিনি লিখেছেন যে আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় যারা বাতিলের দিকে আহ্বান করে এবং বাতিলকে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে কি সুন্দরভাবে সাজাই গুছাই বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একক্ত আপনারা যোগ দিবেন কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক উক্ত এই হলো এমনভাবে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া সেটা লেখা আছে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে আল্লাহর এবং তার রসুলের আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা বিচার ফয়সলা করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে এমনিভাবে গণক জাদুঘর মূর্তি পূজকদের নেতা যারা কবর পূজার দিকে মানুষকে আহ্বান করে যারা মিথ্যা কিসা কাহিনী বর্ণনা করে মাজারের দিকে আহ্বান করে মানুষকে আকৃষ্ট করে এরা সকলেই তাগুদ এদের লিডার হচ্ছে শয়তান এটা লেখা আছে আব্দুল সানিয়া দ্বিতীয় খণ্ড একশো তিন নম্বর পৃষ্ঠা ইমাম নবী রহমতুল্লাহ আলাই সারেহ মুসলিম মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা তিনি লিখেছেন যে আত্মাগুত কুল্লুমা অবিদামিন্দুল্লাহি আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তারাই তাগুত এটা লাইস আবু ওবায়দা কেসাই এবং বেশিরভাগ আরবি ভাষাবিদদের অভিমত শাহে মুসলিম তৃতীয় খণ্ড আঠারো পৃষ্ঠা এরকম ইমাম সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাই তিনিও লিখেছেন আত্মাগুত সিগাত মিন আত্তুগিয়ান তুফিদু ইয়াতগা মিন আলাল ওয়াই ওয়া জুজ আলাল হক ওয়া ইয়াতাজাবুদুল হদুদ যারা সত্যকে অমান্য করে এবাদতের ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে আল্লাহর দেওয়া শরিয়ার কোনো তোয়াক্কা করে না ইসলামী আকিদা বিশ্বাসের কোনো গুরুত্ব রাখে না এরা সবাই তাগুত এটা আছে তাফসির ফি জিলালিল কোরআন বাংলা আছে এটার প্রথম খণ্ডর দুইশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা আরবিটা হিসাবে বাংলাটা আপনারা দেখে নেবেন এ আয়াতে তাফসিরে এই সুরা বাকারার আজকে যে আলোচনা হচ্ছে দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে তাফসিরে এ কথা উনি লিখেছেন এরকম ভাবে মোহাম্মদ হামেদ আল ফকি তিনি বলেছেন ওয়াল্লাদি ইস্তাখলাজুমিন কালাম ইসালাফ আল্লাহ আনহুম এমনিভাবে যারা আল্লাহর নাজেলকৃত বিধানকে বাদ দিয়ে মন গড়া আইনে হদুদ কেসাস জেনাবে বিচার মদ সুদ ইত্যাদির বিচার ফয়সলা করে এটা লেখা আছে হাসিয়াতু ফাতহিল মুজিদ পৃষ্ঠা নাম্বার দুইশো বিরাশি নাম্বার এমনিভাবে অকাল আবাদুল ওলামা আরও একজন আলেম তিনি লিখেছেন আল মুরাদ মিনাত তাওয়াগিত কুল্লু ফারদিন আও তায়েফাতিন আও ইদারাতিন তাবগি ও তাতামাররাদু আলাল্লাহি ওয়া তাজাওয়াজা হুদুদাল উবুদিয়্যতি ওয়া তাদদাঈ লিনাফসিহা আলুহিয়াত আর অর্থাৎ তাগুদ হচ্ছে ওই সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান দল সংগঠন যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে আল্লাহর গোলামি করার পরিবর্তে নিজেরা ইলাহ এবং রবের আসন দখল করেছে এবং তারা নিজেদেরকে আল্লাহর উলুহিয়াত আল্লাহর রুবিয়তের ক্ষমতার অংশীদার বানিয়েছে এটা লেখা আছে আল মুস্তালাহাত আল বা পৃষ্ঠা নাম্বার উনাশি থেকে নিয়ে একশো দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তাহলে আমরা এখানে তাগুদ শব্দের বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আমরা জানলাম এবারে প্রধান প্রধান তাগুদগুলো কারা এটা আমাদের জানা প্রয়োজন আমাদের সমাজে এখন আমরা এই তাগুদগুলো চিহ্নিত করতে যাব যে তাগুত আসলে কারা কারণ আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় যাদের কাছে বিচার ফয়সলা নিয়ে যাওয়া হয় আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয় যাদের নামে মান্যত করা হয় পশু জবে করা হয় এবং আল্লাহ তালার বৈশিষ্ট্য এবং ক্ষমতা যাদের জন্য সাব্যস্ত করা হয় তারাও তাগুত এখন বোঝা গেল যে যেমন আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আলিমুল গাইব আল্লাহ সবকিছু জানেন এখন আপনি দাবি করলেন যে আমার হুজুরে সবকিছু জানে আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবে তাহলে এই গুণটা কার আল্লাহর বিশেষ গুণ এইখানে আপনি আর একজনকে বসাইলেন এবং হুজুরে হতে খুশি তাহলে হুজুর একজন তাগুত একজন কি হলো তাগুত হলো এরকম গণক যে দাবি করে ভবিষ্যতে সব জানে সেও কি তাগুত এইভাবে আপনাদের সমাজে জাদুকর যারা আছে এরা তাগুত এরকম ভাবে আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফেসলা করে তারাও কি হবে তাহলে এখন আমরা আলোচনায় আসব এই তাগুত সম্পর্কে কোরআন শিবে অনেকগুলো আয়াত আছে প্রায় আট জায়গায় তাগুত আছে কয় জায়গায় আটটা আয়াতে তাগুত আছে এর দুইটা আয়াত আমরা আলোচনা করেছি একটা যেমন আজকের আলোচ্য অংশ যেটা তাফসিরের সুরায় বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে বলা হয়েছে ফামাই ইয়াকফুর বিত তাগুত বিল্লাহি ফকদ উসকাল আনফিসাম যে যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো অতপর আল্লাহর উপর ইমান আনলো সে ব্যক্তি মজবুত হাতল শক্তভাবে ধরলো তাহলে এখানে তাগুতের আলোচনা আছে এরকম ভাবে দুই নম্বর সুরায় নাহালের ছত্রিশ নম্বর আয়াতে আমরা পাইলাম যে আল্লাহ তারা যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন সব নবী এবং রসুলদের দাওয়াত ছিল কি যে তোমরা আল্লাহর প্রতি ইমান রাখো এবং তাগুতকে তাগুত থেকে নিরাপদ দূরে থাকো এখানেও তাগুত পাওয়া গেল এরকম কোরআন শরীফের আর একটা আয়াত আছে এটা সুরায় জুমারের সতেরো নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তারা বলছেন যারা তাগুতের গোলামি থেকে দাসত্ব থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ এখানেও বলা আছে খালি আল্লাহকে মানলেই চলবে না যারা আল্লাহকে আল্লাহর দিকে রুজু করেছে এবং তাগুতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে আর যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ প্রতি ইমান রাখে কিন্তু তাগুতকে বর্জন করতে পারে নাই তার জন্য কোনো সুসংবাদ আছে আল্লাহ তারা বলছেন আল্লাহ তাগুতা আইয়া আবুদুহা যারা তাগুতের এবাদত করার থেকে নিজেকে নিরাপদ রাখে এবং আল্লাহর দিকে রুজু করে তারাই তাদের জন্যই রয়েছে সুসংবাদ জান্নাত পাওয়ার সুসংবাদ এখন তাগুত আমাদের আলোচনা অনুযায়ী মাছও তাগুত আছে বাংলাদেশে কি আছে মাছ তাগুত কারণ যার এবাদত করা হয় তো মাছের মানুষ এবাদত করে ওই যে সিলেট গেলে দেখবেন মাছের সন্তুষ্ট করার জন্য কান্নাকাটি করে খাবার দেয় মাছে না খাইলে পরে কান্দে চিটাগাং গেলে দেখবেন কচ্চপ তাগুত কচ্চপ কি অবশ্যই এই তাগুতের শাস্তি হবে না কারণ ওরা তো রাজি না ওরা জানে না যে ওদেরকে পুজো করা হচ্ছে তাগুত হলেও ওদের শাস্তি হবে না তো যাই হোক ওই কচ্চপ গুলো জানে না যে ওরা তাগুত হয়ে আছে কিন্তু ওরা ওদেরকে যারা সন্তুষ্ট করতে চায় মনে করে কি আল্লাহ কি আকিদে আমি ওখানে মানুষকে জিজ্ঞেস করলাম তোমরা কেন এটা করো কাজে বাইজিদ বোস্তামি এইখানে একবার নাকি আসছিল তো উনি এইখানে আসার পরে এই কচ্ছপের সুরত ধারণ করে আসছিলেন যে কচ্ছপগুলো রয়ে গেছে তার মানে হিন্দুদের যে অবতার আল্লাহ তালা যে বিভিন্ন দেবদেবের মধ্যে থাকেন এইটা ওখানে ঢুকানো হয়েছে যে এই বাইজিদ বোস্তামির শক্তি এই কচ্ছপের মধ্যে রয়ে গেছে এই জন্য কচ্ছপকে খাবার দেয় আমি দেখেছি অনেক গরিব এরকম চেহারা দেখলে মনে হয় জীবনে বোধহয় কোনো গোষ্ঠ কিনে খাওয়ার সুযোগ হয় নাই কিন্তু ওখানে মুরগি ইত্যাদি ওই কচ্ছপে যা যা খায় তাকে খাওয়াচ্ছে আর না খেলে কান্নাকাটি করে আমারটা কবুল করে নাই আপনি খানজাহান আলী যান বাগেরহাট যান ওখানে আছে কুমির কি আছে আমি যখন এইগুলো ওই আরবের একটা মসজিদে আমি বক্তব্য দিচ্ছিলাম অনেক আলেমদের মসজিদে আমার সঙ্গে অনেকেই ছিলেন আমাদের হাফিজ সাহেব ছিলেন আরো অনেক ভাইরা ছিল তো সেইখানে আরবিতে যখন বয়ান দিতে শুরু করলাম এই কচ্ছপ কুমির তো ওইখানে একজন আরব আলেম সে দাঁড়াই বাড়িয়া শেখ জসিম আনা শাহেদ আলাদিক যে শেখ জসিম আমি তোমার এই কথার সাক্ষী আমি সেই চিটাগাং গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখছি মানুষের সে কচ্ছপের জন্য কি কি করে ও সেখানে গেছিল আরব ওদেরকে নিয়ে গেছিল তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমার কথা যে আরবরা যাতে অস্বীকার না করতে পারে ওদের থেকে একজন সাক্ষী দাঁড়াই গেছে সে দাঁড়াই গেছে একেবারে শেখ জসিম আলা শাহেদ আলাদিক আমি এর উপরে সাক্ষী যে আমি নিজে গেছিলাম দেখি মানুষ এরকম করে আমি তখন বুঝি না যে তোমাদের মতো আলেম বাংলাদেশে আছে তাহলে তোমাদেরকে আরেকটু সহজে করতাম এটা বলার জন্য আমি আলহামদুলিল্লাহ আমরা বলি এখন তুমি তো আরো যাও নাই কচ্ছপ তো দেখলা কুমির দেখো নাই সেখানে আরো এলাই কাণ্ড মুরগি দিচ্ছে কুমির না খেলে মানুষ কান্নাকাটি করে এই কুমির বোধহয় কি করে নাই আমার গ্রহণ করে নাই এগুলো তাগুত আল্লাহ ছাড়া যার এবাদত করা হয় যাকে সন্তুষ্ট করতে চাওয়া হয় যার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা হয় হতে পারে গাছ হতে পারে পাথর হতে পারে কচ্ছপ হতে পারে কুমির হতে পারে কি হ্যাঁ, ওই যে গজার মাছ হতে পারে পীর হতে পারে মাজারওয়ালা দরগাওয়ালা দুর্গাওয়ালা হতে পারে শাসক এরকম সবগুলোই তাগুত সবগুলো কি এই সব তাগুতের লিডার হচ্ছে শয়তান লিডারকে এখন শয়তান কেমনে তাগুত কোরআনের সুরা ইয়াসিনের আয়াতে পরিষ্কার বলা আছে আলা মা হাদির বানি আদম হে বনি আদম আমি তোমাদের থেকে কি এই ওয়াদা নেই নাই তোমাদেরকে বলে রাখি নাই আল্লাহ তা আবুদুল শৈতন তোমরা শয়তানের ইবাদত করো না সুরা ইয়াসিনের কত নম্বর আয়াত ষাট নম্বর আয়াত এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না শয়তানের কি ইবাদত করে নাকি শয়তানের সরাসরি কি ইবাদত করে না তাহলে আমরা কি করে আল্লাহ তালা কি করে বললেন যে তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের আবাদত করবে না আমরা তো কেউ শয়তানের আবাদত করি না এটার উত্তর হচ্ছে তাফসিরে লেখা আছে যে শয়তানের ডাইরেক্ট কেউ আবাদত করে না এবাদত করে কিভাবে শয়তান যে এবাদত করতে যার এবাদত করতে বলে তার এবাদত করলেই শয়তানের এবাদত করা হয় শয়তান বলে যে কি করো অমুক মাদারকে সেজদা করো শয়তান বলে এই কচ্ছপের পুজো করো শয়তান বলে অমুক হুজুরের সন্তুষ্টির জন্য তুমি কি করো হালাল হাম বাঁচাবে দরকার নাই অমুক হুজুরের গায়েব জানে বিশ্বাস করো তো এইভাবে শয়তান যারা সাজিয়ে গুছিয়ে দেয় ওইটা বিশ্বাস করলেই শয়তানের এবাদত করা হয় এই জন্য সুরা ইয়াসিনের ষাট নাম্বার আয়াতে বলা আছে আলাম আহাদি বানি আদম আল্লাহ তাআবুদুশ হে বনি আদম আমি কি তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের এবাদত করো না শয়তানের পূজা করো না এভাবে শয়তান সম্পর্কে কোরআন শিবে আরো আলোচনা আছে কোরআনের বহু আয়াত আছে শয়তানের এবাদত মানুষ করতে পারবে না শয়তানের থেকে দূরে থাকা এইভাবে শয়তান থেকে আল্লাহ তারা সাবধান করেছেন যে যাতে করে মানুষেরা শয়তানের থেকে অনেক অনেক দূরে থাকে তো এভাবে শয়তান একটা তাগুত যেহেতু শয়তানের মানুষ এবাদত করে দুই নাম্বার তাগুত হলো শাসক যে শাসকরা আল্লাহর বিধানকে আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এবং এরপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এবং সেই আইন মানতে জনগণকে বাধ্য করে এরাও কি কিভাবে তাগুত হল যে আসলে কাজ ছিল যে তারাও আল্লাহর গোলামি করবে তারা সেই সীমানা অতিক্রম করে নিজেরা আল্লাহর আসনে বসলো আল্লাহর ক্ষমতা যেটা সে ক্ষমতা দাবি করলো আপনি এখানেও প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের যে শাসকরা এরা তো আল্লাহর আসনে বসে নাই এরা তো দাবি করে না যে আসমানের আল্লাহ তারা আসমানের ক্ষমতা তাদের মালিকানায় জমিনের ক্ষমতা মালিকানায় চন্দ্র সূর্য তাদের মালিকানায় এই দাবি তো তারা করে তারা দাবি করে যে এই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক তারা এটা তো আল্লাহ দাবি করা হলো না আসুন ফেরাউনকে কোরআনে বলা হয়েছে তাগুত এধাবিলা ফেরাউন ইন্নাহু তগা ফেরাউনের কাছে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে ফেরাউন তাগুত হলো কি করে ফেরাউন কি আসমান আল্লাহ দাবি করেছিল নিজেকে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কোরআনের অনেকগুলো আয়াত আছে এক জায়গায় সে বলেছে ইয়া কৌমি মা আলিম তু হে আমার কম আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আর কোনো আল্লাহ আছে ইলাহ আল্লাহর শব্দ থেকে তোমাদের আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না ফেরাউন বলল আর এক সে বলছে ইলাহান গাইরি যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো লাজ কেমিনাল মাসজুনিন তাহলে আমি তোমাকে একেবারে সোজা জেলে ঢুকিয়ে দেব তাহলে ফেরাউন এ কথাগুলো বলল আল্লাহ দাবি করলো এ কথাগুলো আছে ফেরাউনের প্রথম উক্তিটা আছে সুরায় কসাসের আটত্রিশ নম্বর আয়াতে অকালা ফেরাউন ইয়া মালাউ মা আলিম তু মিন ইলাহিন গাইরি হে আমার জাতি আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আরো কোনো আল্লাহ আছে এরপরে সে আরাকায়াতে বলল সুরায় সোয়ারা এই সুরার উনত্রিশ নম্বরতে বলছে ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করলো এরপর রব দাবি করেছে সুরায় নাজিয়াতের ভিতরে আসছে সুরা নাজিয়াত অর্থাৎ উনাশি নম্বর সুরার তেইশ এবং চব্বিশ নম্বরতে বলা আছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা ফাহাসারা ফেরাউন তার দেশের সমস্ত লোকদের সমবেত করলো জমা করলো এরপরে সে ঘোষণা করলো সজরে ঘোষণা করলো আহ্বান করলো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের প্রধান রব আমি তোমাদের প্রধান রব এইখানে যে ফ্রাউন নিজেকে রব দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল কোন প্রকারের রব আমরা সেটা ত্রাস করব এইখানে কি ফেরাউন নিজেকে আসমানের রব দাবি করেছিল এখানে কি ফেরাউন নিজেকে চন্দ্র সূর্যের রব দাবি করেছিল না এটা দাবি করতে পারেও না দাবি করলে কেউ তাদেরকে মানত না এখানে সে দাবি করেছে কি সেটা কোরআনে আছে সুরায় জুখরুফ তেতাল্লিশ নম্বর সুরার একান্ন নম্বর হাতে বলা আছে ওয়ানাদা ফিরাউন ফি কওমিহি কওমি মুলকু মিশ্রিন ওয়াহাদিহিল আনহারু তাজরিমিন তাহতি আফালা তুবসিরুন ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কম আমি কি মিশরের অধিপতি নই আমি কি মিশরের মালিক নই মিশরের অধিপতি নই ক্ষমতা সার্বভৌম ক্ষমতা মালিক নই এই নদীগুলো আমার নির্দেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না এখানে দেখা গেল যে ফেরাউনের দাবি ছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্ব তার এই অর্থে সে আল্লাহ দাবি করেছে মিশরের এরপরে সে মিশরের লোকদের জন্য আইন যেহেতু সে সর্বময় ক্ষমতার মালিক এবারে সে যেটা বলে ওইটি আইন এই অর্থে রব এই অর্থে কি একজন র লোক আল্লাহ হয় কখন আল্লাহ কাকে বলে আল্লাহ মানি হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক যেটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যে সত্তা নিরঙ্কুশ ক্ষমতার মালিক যে সত্তা সর্বময় ক্ষমতার মালিক যে ক্ষমতা সার্বভৌম সার্বভৌম ক্ষমতা মানি হচ্ছে যেই ক্ষমতা বিভাজ্য হয় না যেই ক্ষমতা হস্তান্তর হয় না যেই ক্ষমতার মালিক কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন যেই ক্ষমতার মালিক কারো কাছে সুপারিশ করতে অনুমতির প্রয়োজন হয় এই রকম নিরঙ্কুশ ক্ষমতার যিনি অধিপতি স্থায়ী ক্ষমতার যিনি মালিক তাকে বলা হয় কি আল্লাহ এজন্য প্রথমে নিজের সার্বভৌমত্ব কায়েম করে এরপরে তার আইন তৈরি করে তো সার্বভৌমত্ব কায়েম করলে আল্লাহ হয় এরপরে কি হয় রব হয় যেটা আমরা বিভিন্ন আলোচনা করেছি আমাদের দেশের সংবিধানে ওইটা প্রমাণিত সংবিধানের সাত অনুচ্ছেদ ধারা অনুচ্ছেদ সাত এরপরে ধারা এক সেখানে লেখা আছে পরিষ্কার প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক এখানে মালিক বলতে এটা বলা হয় নাই আপনি বলবেন যে না এটা তো ওই অর্থে না আমি সেদিন আগে ক্লিয়ার করলাম যে ফেরাউন ওই অর্থে দাবি করে নাই কারণ ফেরাউন আল্লাহ মন্ত আবার কোরআনে আছে অকাল আল মালাও মিন কমে ফেরাউনা আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়াজারাক লিয়ুফসিদু ফিল আরদে ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাকা ফেরাউনকে তার সভাসদ লোকেরা বলল তুমি কি মুসা এবং মুসার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফেতনা করবে আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার ফেরাউনকে বলা হচ্ছে যে তুমি কি মুসাকে ফেরাউনের মন্ত্রী এমপিরা বলল যে তুমি কি মুসা এবং তার কমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাহকে বর্জন করে আর একজন আল্লাহর দিকে দাওয়াত দিবে তাহলে এখানে বোঝা যায় তোমাকে এবং তোমার আল্লাহদেরকে তাহলে ফেরাউনের আল্লাহ ছিল ফেরাউন আল্লাহ মানত তাহলে সে কিসের আল্লাহ দাবি করত মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতা মালিক সে দাবি করতো আমার দেশে এটা সংবিধানে লেখা আছে ধারা সাত অনুচ্ছেদ সাত ধারা এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই কারণে জনগণ মালিক মালিকে ভোট দেয় ভোট দিয়ে ক্ষমতারা হস্তান্তর করে এমপিদের কাছে এমপি সাহেবরা এবারে সংসদে বসলো সংসদে বসে এখন তারা সর্বময় ক্ষমতা মালিক যার কারণে ওই যে জনগণ ক্ষমতার মালিক ভোট দেওয়ার পরে ফকির তার ক্ষমতা নাই যার কারণে পল্টন ময়দানে যদি দশ লাখ লোকের সমাবেশ হয় ওখানে আইন পাশ হবে দশ লাখ লোকের একটা সমাবেশ হল পল্টন ময়দানে আইন পাশ হবে আইন পাশ হবে কোন জায়গায় যেখানে তিনশো আছে অর্থাৎ এই দশ লাখ লোক না বাংলাদেশের চোদ্দ কোটি লোকে ভোট দিয়ে ক্ষমতারা দিয়ে দিয়েছে তিনশো জনকে এখন এই চোদ্দ কোটি লোক ক্ষমতা না পাঁচ বছর ক্ষমতা আর এরা নাই আর ক্ষমতা আছে কারা হা যদি জনগণ এখন জোর করে তাও পিঠে খাইবে যদি উল্টো পাল্টা করে পিটাইবে পুলিশে পিটাবে অথচ ক্ষমতার মালিক পিটে রাস্তায় রাস্তাকে সবাই ফেলায় তারপরও ক্ষমতার মালিক তার মালিক ক্ষমতার মালিক আসলে চলে গেছে অন্য জায়গায় ভোট দেওয়ার মানি হচ্ছে ক্ষমতার মালিকের হস্তান্তর করা হয়েছে এবারে তারা ওখানে গিয়ে সর্বময় ক্ষমতার মালিক এলো সার্বভৌমত্ব এরপরে ওখানে বসে ক্ষমতার মালিক দুই নম্বর আছে সাতের দুই সেখানে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত অন্য অন্য আইনের যতটুকু এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এতে মনে করেন অন্য অন্য দেশ বলতে আমি যদি অন্য অন্য আইন বলতে অন্য দেশ বলেন তার আপত্তি নেই কোনো কিন্তু যদি আমরা দেখি যে এই ধারার মধ্যে কোরআনও চলে এসেছে এবং কোরআনুল করিমের অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে সংবিধান ঠিক আছে কোরআনটা বাতিল হয়ে গেছে যেমন মনে করুন ইসলামে চোরের হাত কাটা বিধান সংবিধানে একরকম আমাদের একরকম সংবিধান বলে হাত কাটা যাবে না জরিমানা করো জেল দাও ওটা বহাল আমাদেরটা কোরআনটা বাতিল কোরআনে বলা আছে মদ হারাম মদ হারাম এরা বলে লাইসেন্স থাকলে মদ হালাল কোরআন বলে জেনাবে বিচার হারাম এরা বলবে লাইসেন্স থাকলে এটা বৈধ লয় না তখন হবে যৌনকর্মী কোরআন বলছে জেনাবে বিচারে বিচার একরকম বিবাহিত না হলে বিবাহিত না হলে একশো দৌড়া মারো বিবাহিত হলে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা ওদের গ্যাসের সঙ্গে বাঁধো চতুর্দিকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডি বাতাসে গুড়িয়ে দাও এটা আল্লাহর বিধান আমাদের সংবিধান বললো যে না এটা হতে পারে না এটা বর্বর আইন এটা বাতিল হলো এইভাবে দেখা যায় যেখানে যেখানে সুদ আল্লাহ তারা হারাম করলেন সুরায় বাকারার দুশো পঁচাত্তর থেকে শুরু করে অনুশীলন নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো আয়াত হারাম আমার সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কোরআনটা কি হয়ে গেল বাতিল হয়ে গেল বৈধ হলো ব্যাংকের সব জায়গায় সুদ এইভাবে যেখানে যেখানে সংঘর্ষ আছে সেখানে কোরআনেরটাকে বাতিল করে তারপরে কি করা হলো অন্যটাকে বহল করা হলো এইভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে বাতিল করে তার পরিবর্তে মানুষেরা আইন তৈরি করে সেও আল্লাহর আসনে বসে যায় কারণ আল্লাহর কাজগুলো করে কোরআনে একটা স্পষ্ট আয়াত আছে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম একবার কোরআনের আয়াত তেলাওয়াত করছেন ইত্তাখাজু আহবার আহম অরহবান আহম আরবাব মিন্দুনিল্লাহি যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের আহবার এবং রুহবানদেরকে তাদের আলেমদেরকে সুরা তবার একত্রিশ নম্বর আয়াত এখানে বলা আছে এত্তাখাজু আহবার আহম আর হুবান আহম আর বাবাহি তারা তাদের আহবার এবং রুহবান তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে আলেমদেরকে এবং বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে কি বানিয়েছে রব বানিয়েছে আদি আপনি হাতেম হাতেম তাই ইতিহাস বিখ্যাত দানবীর ছিলেন ওনার পুত্র হাতেম তাইর পুত্র আদি আপনি হাতেম উনি ইসলাম গ্রহণ করতে আসলেন তখনও গলায় ছিল ক্রুশ এসে শুনে এই আয়াত উনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমার প্রশ্ন আছে কোরআন বলছে এহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং তাদের বুজুর্গদেরকে রব বানিয়েছে আমি তো একজন খ্রিস্টান আলেম এবং এহুদিদের সম্পর্কে আমার ধারণা আছে আমরা তো আমাদের আলেমদেরকে বুজুর্গদেরকে রব বানাই নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে দেখো বিষয়টা কি এরকম নয় যে তারা যেটাকে হালাল বলে বৈধ বলে ওটা বৈধ মেনে নেওয়া হচ্ছে যদি আল্লাহ ওটাকে হারাম বলেছেন আর তারা যেটাকে হারাম বলে ওটা হারাম মেনে নেওয়া হচ্ছে যদি আল্লাহ ওটা হালাল করে বৈধ করেছেন বিষয়টা কি এরকম নয় সুদ আল্লাহ হারাম করেছেন তোমরা বৈধ করে দিয়েছো এখন কি বৈধভাবে চলছে না মানে হ্যাঁ চলছে আল্লাহ মদ হারাম করে দিয়েছেন এখন লাইসেন্স থাকলে মদ হালাল এটা কি মেনে নেওয়া হচ্ছে না হ্যাঁ, মেনে নেওয়া হচ্ছে এইভাবে আল্লাহ রাব্বুর আলামিন যেটা যেটা হারাম করেছেন সেগুলো ওরা হালাল করে দিচ্ছে তোমরা হালাল মেনে নিচ্ছ বিষয়টা এরকম কিনা হ্যাঁ, তা তো এরকম বলতে এটাই হচ্ছে রব বানানো কারণ এই কাজগুলো রবের কাজ এটা যে মেনে নেয় সে ওকে রব বানিয়ে নিল এইভাবে রব বানানো হলো তো এইখানে স্পষ্ট করে দেওয়া হলো যে রব বানায় কিভাবে মানুষেরা মানুষ মানুষের রব হয়ে যায় কিভাবে মানুষ আল্লাহর যে কাজগুলো সেই কাজগুলো যদি কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নেয় নিজেকে সেই কাজের যোগ্য মনে করে তাহলে সে রবের আসনে বসলো সে মানুষের রব হয়ে গেল এখান থেকে আমরা ইনশাআল্লাহ আরো বাকি কিছু আলোচনা আছে শয়তান সে মানুষকে আহ্বান করে এই জন্য সে তাগুত হয়েছে এরকমভাবে গণক জ্যোতিষী জাদুঘর যারা ভবিষ্যতের জ্ঞান আছে বলে দাবি করে তারাও যেহেতু বিশ্বাস করে তারা দাবি করে যে তারা আল্লাহর এলেম আছে এটা ভবিষ্যৎ সময় তারা আল্লাহর জ্ঞান এটা দাবি করলো নিজের জন্য এ কারণে সেও তাগুদ এরকম ভাবে পীর ফকির মাজার দরগা পীর অনেক পীরের দাবি করে যে সে সবকিছু দেখে মুড়িদের অন্তরের খবর দেখে অন্তরে কয়টা পাপ আছে পাপের ধরনটা কি সব দেখতে পায় আসমান জমিনে কি হচ্ছে সব দেখতে পায় এবং চোখ বন্ধ করলে সব দেখে এদের মধ্যে কেউ আছে কোনো কুতুব কেউ আবদাল কেউ কি নকিব নুকাবা নজিব নুজাবা অর্থাৎ এদের ক্ষমতা হচ্ছে কেউ আছে শহরের কুতুব গোটা শহর সে দেখে কেউ আছে দেশের কুতুব গোটা দেশের ক্ষমতা তার হাতে এবং তারা ক্ষমতার পরিবর্তন করতে পারে আল্লাহ তারা চাইলে পারেন না ওরা পরিবর্তন করে দিতে আল্লাহর ইচ্ছা সব বদলাই দিতে পারে এই ক্ষমতা এদের আছে এইরকম আকিদা যারা রাখে যে পীর সাবরা আল্লাহর হুকুম পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন আল্লাহর হুকুম রহিত করতে পারেন এই ক্ষমতা এদেরকে আছে এরা সবকিছু দেখে শুনে এরা আল্লাহর স্থলে পীর বুজুর্গ থেকে বসাইল এই পীর বুজুর্গ যদি এতে রাজি থাকে তার সেও তাগুত এবং যারা এদিকে আহ্বান করে তারাও তাগুত এই হিসাবে বিভিন্ন পীরের মুরিদরা যখন তাদের পীরের দিকে ডাকে এমনি যদি কোরআনের দিকে ডাকে কোরআন সন্ন্যার দিকে আহ্বান করে আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি পীরের তরিকার দিকে ডাকে এবার এটা সব পীরের মুরিদরা এটা করে এছাড়া পীর মুরিদ হয়ই না পীর মুরিদ হইতে হইলেই তরিকা লাগবে তিস্তিয়া তরিকা সাবরিয়া তরিকা নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া বিভিন্ন তরিকা এই তরিকা ছাড়া পীর হয় না তরিকা ছাড়া কি হয় না কোন পীর শুনছেন কোন তরিকা নাই আপনি খোঁজ দেন এখন থেকে তালাশ করা শুরু করেন যে কোন পীর আছে কাউকে পাইবেন না যে সে সোজা আল্লাহর দিকে আহ্বান করে না চিস্তিয়া তরিকা সাবরিয়া তরিকা বিভিন্ন বইতে লেখা আছে কারো বইতে লেখা আছে তরিকা তো মোট একশো ছাব্বিশটা এর মধ্যে আমার যে তরিকা মানে ওই পীরের তরিকা যেটা ওইটা সবচেয়ে ভালো তরিকা লেখছে এটা চর্মনায় পিসের বই মহাজে সাকের ভিতরে লেখা আছে বেদে মারেফাতে লেখা আছে যে বাবারা তরিকা তো একশো ছাব্বিশটা মোট তরিকা কয়টা একশো ছাব্বিশটা ওনার বইতে লেখা এই তরিকাগুলোর মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে ওই তরিকা যেই তরিকায় তোমরা আছো মানে উনি মোনামরিদকে বলছে আর সেটা হচ্ছে তিস্তিয়া সাবেরিয়া তরিকা এটা লাগছে বেদে ফাতে দ্বিতীয় না বা তৃতীয় পৃষ্ঠায় মাওয়াজে সাকিয়ে নামক আরেকটা বই আছে ওনাদের এ বইয়ের আরেক লেখছে যে দেখো এই তিস্তিয়া সাবেরিয়া তরিকাটা একেবারে মোলাক্ষাস আমরা ছোটবেলায় ইঞ্জেকশন দেখি নাই এখন ইঞ্জেকশন আছে এটা অনেকগুলো ঔষধের সার ঠিক এরকম ভাবে অনেক তরিকা একশো ছাব্বিশ তরিকা সার হচ্ছে ওই তরিকা যেটা তোমরা আছো তিস্তিয়া সাবির তরিকা এই তরিকার জিকির অনেক কম তেজ বেশি এমন তেজ যে অল্প জিকি করলে তাসির খুব বেশি হয়ে যায় পেঁয়াজের ঝাঁজের মতো আর কি তো যাই হোক লেখছি এখন আমারও কথা হচ্ছে এই উনি যে লেখলেন যে তরিকা একশো ছাব্বিশটা এইটা কি কোরআনে আছে হাদিসে আছে দেখাতে পাবে কোথাও কোথাও নাই কোরআনে যেটা আছে সেটা আমরা সবসময় পড়ি ইহদিনা সেরাতল মুস্তাকিম আমাদেরকে সেরাতে মুস্তাকিমের দিকে হেদায়ত দান করো সেরাতে মুস্তাকিম সোজা রাস্তা আল্লাহ রাসুল সাল্লাম এই সোজা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন আপনারা এটা আমার লেকচার আরো শুনেছেন আমার এই ক্যাসেট থাকলে ওখানে শুনবেন যেখানে সম্ভবত সাবে বরাতের উপর আলোচনা করা হয়েছে সেখানে এই বেদাত সবার আলোচনা আছে সেখানে এই হাদিসগুলো সব আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা সোজা দাগ দিলেন দাগ দিয়ে ডানে বামে কিছু দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে কি আল্লাহর রাস্তা সোজা রাস্তা আল্লাহর রাস্তা একটা এরপরে ডানে বামের হাত রেখে বললেন হা দিহি সুবুলুন এই যে কতগুলো রাস্তা এই রাস্তাগুলো শয়তানের রাস্তা কার রাস্তা শয়তানের রাস্তা এরপরে বললেন আলাকুল্লে সাবিল ইমিনহা শৈতন এর প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে ইয়াদ ইলেইহে ওই রাস্তার দিকে মানুষকে আহ্বান করে ডাকে মেশকাতের তিরিশ নম্বর পৃষ্ঠা বাবুল এতে সাম্বিল কিতাব সুন্না কিতাব সুন্না আঁকড়ে ধরা সেই অধ্যায় লিখেছেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন এরপরে সুম্মা কাল হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি এরপরে ডানে এবং বামে অনেকগুলো দাগ দিলেন অকাল এবং বললেন হা দিহি সুবুলুন এ হচ্ছে অনেকগুলো রাস্তা আলা কুল্লে সাবিল হাসাই শাইতানুন এর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে ইয়াদউ সে ওই শয়তান এদিকে মানুষকে আহ্বান করে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন আয়াত করলেন ওয়ান্না সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া সুবুলা ফাতাফাররাকা বিকুম আন যে আল্লাহ বলছেন যে আমার রাস্তা এটা সোজা রাস্তা ফাত্তা মুস্তাকিমান যে একেবারে সোজা এবং সরল ফাত্তাবিউহু তোমরা এটাকে মানো ওয়ালা তাত্তাবিউস সুবুল এই অনেকগুলো রাস্তায় তোমরা চলো না অনেক তরিকায় চলো না তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে শয়তান তোমাদেরকে গুমরা করে ফেলবে এরকম আরো অনেক হাদিস আসছে আল্লাহ রসুল আরেকটা হাদিস বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل حزب النعل بالنعل আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লামের সাদ করেছেন লাইয়াতিয়ান্না আলা উম্মতি আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে কামা যেরকমটা এসেছিল বনি ইসরাইলদের প্রতি আমার উম্মতরাও সেরকম বনি ইসরাইলদের অনুসরণ করবে হাজওয়ান না আলিবিন নাল জুতা যেমন পায়ের সঙ্গে মিশে যায় এরকম বনি ইসরাইলদের সঙ্গে আমার উম্মতরা মিশে যাবে এমনকি হাত্তা ইনকার মিন হুম্মান আতা উম্মাহ আলানিয়াতান তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার আপন মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনাব বিচারে লিপ্ত হয়ে থাকে লাকানাফি উম্মতি মাইয়াস নাওদালিকা আমার উম্মতের মধ্যেও এরকম কাজ করার মতো লোক পাওয়া যাবে এরপরে বলছেন ওয়াইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান আর নিশ্চয় জেনে রাখো বনি ইসরায়েল বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়েছিল বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত তেহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়ে যাবে কুল্লহম ফিন্নার এরা সব জাহান্নামি হবে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান শুধুমাত্র একটা দল জান্নাতি হবে কলু মান হিয়া ইয়া রাসুল আল্লাহ সাহাবায়ক রাম প্রশ্ন করেন ইয়া রাসুল সেই একটি দল যে জান্নাতি হবে মুক্তিপ্রাপ্ত দল একটা হবে তারা কারা এই একশো ছাব্বিশ তরিকা নাই সেখানে তিস্তিয়া সাবেরিয়াও নাই আল্লাহ রাসুল সাল কি বলছেন শুনুন আনা আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে যেই পথের উপরে আছি ওই পথের উপরে যারা থাকবে তারাই একমাত্র নাজাদ পাবে বাকি সব জাহান্নামি তাহলে এখানে আপনি একশো ছাব্বিশ তরিকা কই পাইলেন তাছাড়া এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে এই লোকগুলো কি নবী না সাহাবি নাকি নবীর জন্মের মৃত্যুর প্রায় আরো চারশো পাঁচশো বছর পরে জন্ম এদের তাহলে সাহাবাহিকের আমরা যে পথে ছিলেন সেই পথের এই তরিকা নাই আবার কি সুন্দর শর্টকাট তরিকা শর্টকাট তরিকা কোনটা দেখেন আদি সুন্দর লেখা আছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন কুল্লু উম্মাতি আল জান্না আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যে ব্যক্তি অস্বীকার করলো সে সে নয় সাহাবা একরাম বলেন অমান ইয়াবা ইয়ারসুল আল্লাহ আবা অস্বীকার করলো কে বললেন মান আত আনি দাখারাল জান্না যে ব্যক্তি আমার এতাহাত করলো আনুগত্য করলো সে জান্নাতে যাবে আমান আসানি ফাকাদ আবা যে আমার অবাধ্য হলো সেই আবা সে অস্বীকার করলো সোজা একেবারে শর্টকাট রাস্তা যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যে আমার আনুগত্য করলো সে জাহান নামে তাই শর্টকাট রাস্তা চিস্তিয়া সাবেরিয়া না আল্লাহ নবীর এতাহাত করা হাদিসে আল্লাহ নবী বললেন মান আত আনি দাখারাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো আর যে আমার ঋতু করলো না সে জাহান নামে গেল সোজা রাস্তা এই জন্য আমরা আল্লাহর কাছে বারবার আবেদন করছি ইহদিনা মোস্তাকিম সেরাতে মোস্তাকিম সোজা রাস্তা একটাই হয় বাঁকা রাস্তা অনেকগুলো হয় বক্র রেখা অনেকগুলো সরল রেখা কয়টা হয় একটা হয় কাজী বুঝতে হবে ইসলামের সরল রেখাও একটা সেই একটা পথেই চলতে হবে এছাড়া অন্য কোন তরিকা অন্য কোন রাস্তায় যারা আহ্বান করবে সেটাও বোঝা গেল আমরা আজকে আলোচনায় বুঝলাম যেটা তাগুত কারণ এই তাগুতের দিকে মানুষকে আহ্বান করে সুন্দর সাজাই গুছাই দেয় এই তরিকা শার্টকাট এই তরিকায় সুন্দর তাসির বেশি এই তরিকায় ঝাঁজ বেশি এই তরিকায় তেজ বেশি এই সমস্ত সাজাইয়া গুছাইয়া তারপরে একেবারে উপস্থাপন করে আর এই সাধারণ লোকেরা যারা হাতেমবাগের এই তাও সেইদের তাকরিরও শুনে নাই আর যাদের সামনে হাদিসও নাই আছে হাদিসের কিতাবের পরিবর্তে লাল কালি আর তাবিজের বই এই সব বই দেখবেন সব জায়গাতে আছে এরা ওই সব বই থেকে শুনে এদের কাছে কোরআন হাদিসের কোনো এলেম নাই বরং কোরআন হাদিস পড়তে নিষেধ করা হয় আজ পর্যন্ত কোনো পীরকে পাবেন না যে দৈনিক তুমি জেকের করো তা তো বলবে কিন্তু কোরআনের একটা অ্যাপ পড়ো একটা হাদিস পড়ো এটা বলবে কোনো পীর অজিফের মধ্যে এটা নাই কোরআন হাদিস পড়ার বরং কোরআন হাদিস থেকে দূরে রাখা হয় তোরা কোরআন হাদিস বুঝবি না তোরা আল্লাহকে এভাবে পাবি না তোরা পাবি মানুষ এসব কাহিনী লেখা আছে তো যাই হোক এজন্য তাগুত নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রধান প্রধান গুলো তাগুত আমরা এমনি তো বলেছি যে আল্লাহ ছাড়া যার আনুগত্য করা হয় সেটাই তাগুত সে হতে পারে মানুষ হতে পারে শয়তান হতে পারে পীর হতে পারে বুজুর্গ হতে পারে কবরওয়ালা হতে পারে গাছ হতে পারে মাছ হতে পারে কচ্ছপ হতে পারে কুমির হতে পারে কি পাথর এরকম যাকে আনুগত্য করা হয় সেই তাগুত বাকি এখানে একটু কথা আছে যেটা বললাম যে যদি সে এমন হয় যে সেটা রাজি হয় নাই সেটা করতে বলে নাই এর থেকে নিজেকে পবিত্র করেছে তাহলে সে এর থেকে ব্যতিক্রম তাকে তাকে বলা যাবে না যেমন বললাম ইসা আল্লাহ সাল্লামকে আল্লাহর পুত্র বলেছে লোকেরা মানুষেরা সেজন্য তার এবাদত করে কিন্তু এতে ইসা আলাহ সাল্লামকে তাগুদ বলা যাবে না কি জন্য যেহেতু তিনি এটা নিষেধ করে গেছেন তিনি এটা বলেন নাই কোরআনে স্পষ্ট আয়াত আছে সম্পর্কে তো এজন্য কোরআনে বলছে ফামাই ইয়াকফুর আগুত যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো এরপরে আল্লাহ পরিমাণ আনলো সে মজবুত হাতল ধরলো তাহলে আজকের সবকে আমাদের ক্লিয়ার হয়ে গেল আজকের থেকে আমরা কোনো গণকের কাছে হাত দেখাইতে যাইব না ওই বেটা নিজে জানে ভবিষ্যৎ কি আছে সকালে হাঁটতে গেলাম আজকে সকালে হাঁটতে গেছিলাম ওই যে লেকের পারে একজন বসে রয়েছে আমাকে দেখেই চেনছে মনে হয় নাকি কি জানে দেখলাম তাদের গুটু বচু করতেছে কারণ এই যে লোকটা বসে আছে আপনি কি তাকে হাত দেখান সে বলবে এখানে এই আছে সে আছে বলবে হ্যাঁ? আমাদের এখানে একজন লোক ছিল সে হাতটা দেখাইলো অনেক কিছু বললো শেষ পর্যন্ত একটা জোরে মারছে এক চর ওর গালে এখন লোকের ব্যাপার কি কি হয়েছে কারে ভাই ও আমার হাত দেখে বলল এই হবে সেই হবে সব বলে দিল চোদ্দ বছরে সব এই হাতটা যে মুহূর্তের মধ্যে গালে থাপ্পড় মারবে এটাও দেখে নাই তো কি দেখলো তো বুঝতে হবে যে এগুলো যত শয়তান বসে আছে এই গণক জাদুকর জিন অনেক আছে জিন দিয়ে তদবির করে হুজুররা না জিনও তাগুত যদি কেউ দাবি করে জিনে গায়েব জানে সে জিন তাগুত আর ওই জিনের দিকে যে হুজুর আহ্বান সে নিজেও তাগুত জিন হুজুর কিসের জিন জিনে গায়েব জানে নাকি জিন আল্লাহ একটা মখলুক একটা সৃষ্টি সে গায়েব জানে না তাহলে জিনে হুজুর জিনে সবকিছু জানে এরা বাতি বন্ধ করে তারপরে দিন হাজির করে বাতি লাইট মারেন না দেখেন দিন ওর লগেরটা ওর সাথে খাদেম খোদ্দাম থেকে আগে রেডি করে আসে তোরা সাদে উঠে লাফাবি টাইম মতো আসবি এরপর ধাক্কা মারবি দরজা ধরে লাইট মারেন না বহুত তার আমার এখানে জাহাঙ্গীর নাই আজকে জাহাঙ্গীর নাই আমাদের এখানে থাকে তার তাফসিরে থাকে আজকে ভোলা আছে উনি বলছেন যে আমি একটা দিন ফিরেছি একবার ওনার বাড়ি ভোলাতে বিশাল বড় লোক ভোলার সার্কিটাজের সাথে বড় বিল্ডিংটা যার ওনার ওইখানে আমার থাকে এখানে ভাড়া থাকে এখন তো উনি বলতেছিলেন যে আমি একবার এখন জিন পিটাইছি এই ভণ্ডামি শুরু করতে বাতি বন্ধ করে পরে লাইট মারছি লাইট মেরে দেখি ওর সাথে একটা চেলাফেলা ওইরকম করতেছে ঢিল মারে এই করে সেই করে এগুলো সব ভৌতাবাদী হ্যাঁ কিছু জাদুরুদু শিখে আছে ভেলকিবাজি শিখে আছে এই সব দিয়ে মানুষকে ভেলকিবাজি শিখায় এই জন্য আজকের ক্রিয়া হতে হবে ফামাইয়া ফুরবি তগুত তগুতকে কুফুর করা প্রত্যাখ্যান করা বর্জন করা এই গণক ঠাকুর বর্জন হাতের রেখা দেখানো বর্জন এরকম ভাবে কোন পীরের তরিকার দিকে যাওয়া বর্জন করতে হবে এরকম ভাবে মাজারে যাওয়া মাজার জিয়ারত করা যায় মাজার জিয়ারত করা যায় কবর জিয়ারত আল্লাহ নবী যেভাবে জিয়ারত করেছেন সালাম করা কবর আল্লাহদেরকে সেভাবে একটা নিয়ম আছে জিয়ারত করা যায় কিন্তু এরপরে কবর আল্লাহ কাছে প্রার্থনা করা কবর আল্লাহকে সেজদা করা কবর আল্লাহকে চাদর দেওয়া টাকা দেওয়া মোমবাতি আগরবাতি এগুলো সম্পূর্ণ হারাম এই কবর আল্লাহ তাগুত হয়ে যাবে এরকম ভাবে আরো যেগুলো বললাম যে যে সমস্ত মাজারে এরকম সেরেকের আমল হয় এখানে যাওয়া ঠিক না দেখতে যান ভিন্ন কথা যে সেরেক কিভাবে হয় চাদর উল্টে তারপর মাথা তলে দিয়ে তারপরে চেষ্টা করে আর ফরিয়াদ করে আমার কাছে ছবি আছে যাদের সুযোগ আছে মাঝে মধ্যে যাইবেন একেবারে দেখাবো পুরা দুনিয়ার পুরা দুনিয়ার মাজারের ছবি আমার কাছে আছে হ্যাঁ এই মাজারের চাদর উল্টাইয়া তারপরে প্রার্থনা করে এই যে খানজানারিতেও সেখানে একই অবস্থা হ্যাঁ ফরিয়াদ করায় ওখানে বলাই আছে খাদেমরা বলে ফরিয়াদ করাবেন ফরিয়াদ করাবেন তো লোকের হ্যাঁ তো চাদর তার মাথা ঢুকায় মাথা ঢুকে বলে প্রথম ওদের তো টাকা দরকার খাজা এই লোকটা তোমার কাছে অনেক দূর থেকে এসেছে তোমার দরবারে সে একশো পঞ্চাশটি টাকা দিবে তুমি তার মকসুদ পূরণ করে দাও হ্যাঁ, চার আট লোক যদি হয় সে কয় না খাজা আমি অত টাকা দিব আমি পঞ্চাশ টাকা দিব হ্যাঁ এই যে পাগলামি হ্যাঁ আমাদের ওই একবার একটা টিচার ট্রেনিং ছিল তো সেখানে আমার ভাইও ছিল আরো কতগুলো লোক ছিল এরকম ফরিয়াদ করা শুরু করছে তাহলে ওরা তো এখানে ট্রেনিং এ টাকা পয়সা কম তো এখন ওদের তো ওই অদা করাচ্ছে একশো পঞ্চাশ টাকা দিবে তুমি তার মকসুদ পূরণ করে দাও পরীক্ষা পাশ করাই দাও ট্রেনিং এর জন্য ফার্স্ট হইতে পারে সেই ব্যবস্থা করো ওরা কয় যে খাজা আমরা এত টাকা আনি নাই আমার কাছে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিব তো খাজার সবাই দরদাম শুরু হয়ে গেছে তো যাই হোক এই যে ফরিয়াদ করানো এটা মনে রাখতে হবে যে আজকে আমরা এমন একটা অবস্থাতে দাঁড়িয়ে আছি যে মানুষ এই সমস্ত সিরিকার আর বেদাত করে এর থেকে সাবধান করাবার কেউ নাই দেখার কেউ নাই আজকে আপনি দেখেন মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফার দান বাক্স বাংলাদেশের কোন জেলা কোন থানা পাইবেন না যেখানে দান বাক্স নাই এই টাকাগুলো কে নেয় আমি একটা সেদিন একটা ফেরিঘাটে ছিলাম ওই ফেরিঘাটে ঠিক হিসেব করলাম প্রায় পঞ্চাশটার উপর দান বাক্স আছে একটা ফেরিঘাটে আপনি জান না এখানে পনেরো নম্বর যান মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার দান বাক্স কে ইয়ারউদ্দিন খলিফা বরগুনা জেলার মির্জাগঞ্জ হচ্ছে একটা উপজেলা সেইখানে একটা লোক মরে গেছে তার মাজার আছে সেই মাজারের দান বাক্স হলো মির্জাগঞ্জ ইয়ারুদ্দিন খলিফা লাল লাল বাক্স দেখবেন গোল গোল এই দোকানে ঝোলানো আছে এই পিলারের সাথে লাগানো আছে কোটি কোটি টাকা দৈনিক হয়তো ইনকাম হয় কে খায় এগুলো কে নেয় পুলিশও ধরতে যায় না এইভাবে শয়তান এত ফন্দি আটকে দিয়েছে এই জাতিকে দেখবেন যে সবে বরাত আসলে পরে আর সর্বনাশ কবরের জন্য রাস্তা সব আগে কি করে বন্ধ করে দেওয়া হয় ওই রাতে কবরে যে টাকা পড়ে কবরের ওই ফাঁকা জায়গা বন্ধ হয়ে যায় আমি গত বছর একদল পাঠাইছিলাম ভিডিও করার জন্য তারা ভিডিও করে নিয়ে আসছে সেখানে কেমনে টাকা হাইকোর্টের মাজারে ওই আরো কি কি মাজার আছে না মিরপুরের মাজার এই সব জায়গাতে কত টাকা পড়ে যায় কেন মানুষ একটু চিন্তা করে না যে কবরওয়ালার টাকা দরকার আছে কবরে যদি সত্যিকার টাল্লাওয়ালা হয় হাদিসে বলা আছে তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আফ্রিসুহ মিনাল জান্না ওয়াল বিসু মিনাল জান্না অফতাহু লাহু বা বানিলাল জান্না ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওকে জান্নাতের পোশাক পরিধান করে দাও ওর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও এরপরে জান্নাতের নেয়ামতে সে সব পরিপূর্ণ হয়ে যায় উপরে চাদরের দরকার আছে আর যদি লোকটা আল্লাহর দুশ্মন হয় এই তিনটা প্রশ্ন উত্তরা ঠিক মতো না আসে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আন কাজাবা বলেছে মিথ্যা বলেছে নার ওর কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুমিনান নার জাহান নামের পোশাক পরিধান করে দাও অফতাহুলাহু বাবা নার জাহান নামের সঙ্গে কবরটা একটা সুরঙ্গ করে দাও তাহলে জাহান নামের সঙ্গে কবরের সুরঙ্গ দিলে উপরে চাদর দিলে কোনো লাভ আছে বরং আল্লাহ তালা আর তারা বলেন যে দাঁড়া আল্লাহর দুশ্মনের কবর দিয়ে চাদর দিয়ে তোকে আমি পিটাবো তো এই জন্য এতটুক বিবেক নাই মানুষের এই উপরে চাদর দেওয়া হচ্ছে উপরে মোমবাতি দেওয়া হচ্ছে আগরবাতি দেওয়া হচ্ছে বিল্ডিং করা হচ্ছে কি হচ্ছে এগুলোতে আবার লেখা থাকে টাকা নিজ হাতে ফেলুন তার মানে কি তার মানে হচ্ছে ওই যে আশপাশে মাজারের যে ল্যাংরা লুলা আতর খোড়া আছে ওরা যেন নিতে না পারে সব যেন মদ খোড়া পাইতে পারে এই জন্য ওই কায়দা আপনি দেখবেন যে এই যে গোলাপ সমাদারে এখন কি একটা ঘুন্টি লাগাইছে কয়ে কবুল হয়ে গেছে মানে কবরের সাথে একটা ঘন্টা লাগাই দিয়েছে ওখান থেকে নাকি আওয়াজ আসে কবরে কবুল হয়ে গেছে এই মাইজ ভান্ডারে সেদিন ওর শেষ হলো পত্রিকা আসছে ওখানে লোকেরা ওইখানে যে লেক আছে কবরের চারিপাশে এই লেকে স্নান করেছে কে জানি পত্রিকা দিল আপনি ছিলেন নাকি হ্যাঁ পত্রিকা নিয়ে এসছিল আমার কাছে দেখাইলো যে সেনা ওখানে লেখা আছে নিচে যে পাপ মোচনের জন্য লোকেরা স্নান গোসল করছে মানে স্নান লাগে নাই মানে হিন্দুরাও যে স্নান করে গঙ্গায় স্নান করে এরা পাপ মোচনের জন্য ওখানে গোসল করা শুরু করে দিয়েছে তাহলে এই যে সমাজে আপনি বসবাস করছেন আল্লাহ তালার দিন কি আর আমাদের সমাজে ইসলামকে কিভাবে পালন করা হচ্ছে এই জন্য আজকের এই তাফসিরটা আপনারা খেয়াল রাখবেন প্রয়োজনে যে আমার এই তাফসির আপনাদের কারো কাছে সন্দেহযুক্ত হয় আপনারা তাফসির নিজেরা পড়বেন তারপরেও তালাশ করেন তবে অনুরোধ করি আপনারা কোনো হুজুরের কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করতে যাবেন না মানে এই হুজুররা আমাদের দেশের হুজুররা বেশিরভাগ আপনি যদি রঙিন চশমা লাগান দুনিয়া কি দেখবেন রঙিন লাগাবে দেখবেন আপনি এখন লাল গ্লাস চোখে লাগাইয়া তারপরে দেখতে শুরু করছেন সব লাল দেখা যাবে দুনিয়া সেজন্য লাল না আমাদের এই ভারতবর্ষের আলেমরা যারা বাহিরে কোনো সময় যায় নাই তারা মনে করে এই বাংলাদেশটাই ইসলাম আর এই দেশে যে পিসাবরা এরাই ইসলাম আনছে দেশে পৃথিবীতে ইসলাম টিকে এরা রাখছে আরে ভাই আরব দেশে যাও কোন পীর আছে এরা যেহেতু পীর মুরগির চশমা লাগাইয়া কোন হাদিস পড়ে ওরা আপনাকে কালকে আপনি যান না সব ঘুরেই দিবে কাজে না না উনি ঠিক বলে না পীর মুরগি ছাড়া চলা যায় আল্লাহ কেমনে পাইবা আপনারা বিভিন্ন কাহিনী শোনানো শুরু করবে এই কাহিনী শুনাইয়া আপনার মনে ভাই এ সমস্ত শুনতে চাই না কোরআন থেকে দেখাও হাদিস থেকে দেখাও আল্লাহ নবীর কয়টা তরিকা ছিল সাহাবাই কাম কয় তরিকে চলতেন সেই সময় কত তরিকা ছিল সোজা আপনি বলবেন তো যাই হোক আপনারা নিজেরা কোরআন হাদিস পড়েন ইনশাআল্লাহ কোরআন যদি কোনো ব্যক্তি পড়া শুরু করে কোরআন গবেষণা শুরু করে আল্লাহর দায়িত্ব তাকে হেদায়তের রাস্তা খুলে দেওয়ার ইনশাল্লাহ খুলে দিবেন কারণ আমরা এই সমাজের লোকই ছিলাম এই সমাজেরই আলেম এই সমাজই পড়াশোনা করেছি কিন্তু যখন কোরআন হাদিসকে পড়াশোনা শুরু করলাম আর এদেশের ইসলামকে গবেষণা শুরু করলাম তখন এদেশের ইসলাম দেখি একরকম কোরআন হাদিসের ইসলাম দেখি আর রকম তখন এদেশের ইসলামকে ত্যাগ করে কোরআন হাদিসের ইসলাম গ্রহণ করেছি বাংলাদেশের জাতীয় গাছগাছরায় তৈরি বেসজ ইসলাম একটা হালুয়া ককটেল তৈরি করে বিভিন্ন জিনিস দিয়ে এই হালুয়া হাব্বে মোকাব্বি হাকিমি দাওয়াখানায় তৈরি ইসলাম যে আমার দেশে কি করে তরিকা মানে কাদেরিয়া আমি সকালে বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানি উনি হানাফি মাজাহকে বলছেন এটা গুমরা ফেরকা বুনিয়াদুল তালিবিন দুইশো পঁচানব্বই পৃষ্ঠায় পরিষ্কার দেখুন লেখা আছে তিনশো পঁচানব্বই পৃষ্ঠা লেখা আছে যে হানাফি যে বাহাত্তর ফেরকা গুমরা ফেরকা এখানে আজকে আসলো এই বাহাত্তর ফেরকার একটা ফেরকা হচ্ছে হানাফিয়া ফেরকা কে লেখছে এটা আব্দুল কাদের জিলানি তাহলে এদেশে মানুষ ফেকা মানে হানাফি মাজাবের আবার তরিকা মানে আব্দুল কাদের জিলানির কেমনে হলো এটা ইমাম গজ্জালি উনি কি কোন হানাফি মজাবের লোক সাবি মজাবের লোক তাহলে মাজাহাব মানে হানাফি তরিকা মানে কাদেরি আবার আকিদা বিশ্বাস হলে মাতুরিদি হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা টেরাকের ইঞ্জিল এই দিয়ে একটা দেশীয় গাছ গাছরায় তৈরি একটা ইসলাম আমাদেরকে খাওয়াচ্ছে আর আমরা খাচ্ছি তাবিজ কবদের ইসলাম পীর ইসলাম তরিকার ইসলাম এই সবগুলো ঘৃণার সঙ্গে বর্জন করে কোরআন হাদিসকে ধরেন আপনি বলবেন যে হুজুর তাহলে ওনারা বুঝেন নাই আপনি একাই বুঝলেন এক্ষেত্রে আমার উত্তর ওইটাই যা কোরআনে বলা আছে সুরাই নেসার উনষাট নাম্বারতে বলা আছে যে কোন বিষয়ে যদি বিতর্ক দেখা দেয় বিবাদ দেখা দেয় তাহলে কোন বড় হুজুর কি বলল কোন পীর কি বলল দেশের সমস্ত আলিম কি বলল এটা আর কথা বলা যাবে না বলতে হবে কি তানা যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও ফারুদ্দু রসুল তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে মিলাও আল্লাহর সঙ্গে মিলাও মানে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের সঙ্গে মিলাও মানে হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সাথে যেটা মিলবে ওইটা মানবা যারটা মিলবে সেটা আমারটা মিলুক আরেকজনের মিলুক ওইটা মানা যাবে আর যেটা মিলবে না ওটা ঘৃণার সঙ্গে বর্জন করতে হবে ওটাই সেই বাহাত্তর ফিরকা ওটাই সেই শয়তানের রাস্তা সেরাতে মোস্তাকিমে চলতে হবে এজন্য তাগুত যত শ্রেণীর তাগুত আছে এই সব তাগুতকে বর্জন করে এরপরে আল্লাহকে গ্রহণ করলে সে ব্যক্তি ফাকাদ ইস্তাম সাকা বিল অরুবাতিল উস্কা মজবুত হাতল শক্ত রশি ধরলো যা কখনো ছিঁড়ে দেবার নয় এটা ছিঁড়বে না এটা বান্দাকে আল্লাহ পর্যন্ত নিয়ে ছাড়বে তো সেজন্য আমরা আজকে সোরায় বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের থেকে আমরা আলোচনা করেছিলাম যেখানে বলা হয়েছিল লা একরা হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই তার মানে হচ্ছে দিন ইমান আকিদা এটা জোর করে কারোর মধ্যে প্রবেশ করাবার কোনো সুযোগ নেই এটা মানুষকে বুঝে শুনে নিজে বুঝে শুনে গবেষণা করে তা গ্রহণ করতে হবে সাক্ষী দিতে হবে এরপরে আসলো কত্তাবাইয়ানা রুশদ মিনাল যে রুশ এবং হেদায়েত সমস্ত গুমরাহির থেকে আলাদা হয়ে গেছে গুমরাহির পথ আলাদা হেদায়তের রাস্তা আলাদা আল্লাহর পথ আলাদা বাকি শয়তানের পথ আলাদা তাগুতের রাস্তা আলাদা আল্লাহ রাস্তা আলাদা সুতরাং ফামাই একফুর বি তগুত যে ব্যক্তি তগুতকে কুফুর করবে প্রত্যাখ্যান করবে বর্জন করবে অয়ুমিন বিল্লাহি অতপার আল্লাহর পরিমাণ আনলো এই দুইটা কাজ যে ব্যক্তি পূরণ করলো একদিকে কুফুরবিদ তাগুত আর একদিকে ইমান বিল্লাহ এইভাবে দুইটা যে একাত্র করলো ফাকাদ ইসলাম সাকাবিল ওরওয়াতিল উস্কা সে ব্যক্তি মজবুত রশ্মি বা মজবুত হাতল বা মজবুত করা শক্ত করাকে শক্তভাবে ধরলো দুই হাতে ধরলো লাহা যা কখনো ছিঁড়ে দেবার নয় আল্লাহ সামিউন আলিম আল্লাহ তারা সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহ তারা আমাদের কথা শুনেন তিনি আমাদের অন্তরের খবর জানেন আমার অন্তরে কোন গায়রুল্লাহ আছে কিনা এটা ভালো করে তিনি জানেন আমি তাগুতের অনুসরণ করি কিনা ভালো করে জানেন এই জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ আয়াত ইমানের জন্য আমার ইমান আমার ইসলামের জন্য আমার অন্তরে কোনো শিরিক না থাকে কোনো তাগুতের আনুগত্য না থাকে এর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে যদি চলতে পারি ইনশাআল্লাহ আপনি একজন মমিন এরপরে যদি কোনো পাপ থাকে গুণা থাকে এটা আশা করা যায় আল্লাহ তারা মাফ করে কি করবেন জান্নাত দিবেন কিন্তু যদি ইমানে গন্ডগোল থাকে শিরিক থাকে আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না কোরআনে পরিষ্কার বলা আছে নবীদের প্রায় উনিশ জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তারা বলছেন ওলাও আশরাকু লাহাবে তানহুম মা কানু ইয়ামালুন এই নবীরা যদি শিরিক করত তাহলে নবীদের জীবনের যত ন্যাক আমল দাওয়াত সৎকা জিহাদ খয়রাত নামাজ সব বরবাদ হয়ে যেত শিরিক করলে আমাদের নবীকে বলা হচ্ছে লাইন আশরক্তা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন হে নবী আপনি যদি আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেত এরপরে বলা আছে হে নবী কোরআনে বলা আছে ইন্নাল্লাহ ইয়াগফিরু ইয়াগফিরু মা আল্লাহ আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করা হয় আল্লাহ তালা তা কখনো ক্ষমা করবেন না এছাড়া যত গুণ আছে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে জানা দিবেন ওরে বলা আছে একটা লোক সারা জীবন অন্যায় করেছে কিন্তু পাপ করেছে কিন্তু সে শিরিক করে নাই এমনি পাপ করেছে মনে করেন সে রোজা রাখে নাই কিন্তু সে তার আকিদা ক্লিয়ার রেখেছে তো আশা করা যায় আল্লাহ তারা ইচ্ছে করলে ওই রোজাদের রাখে নাই কিন্তু রোজাকে স্বীকার করেছে সে অস্বীকার করে নাই পাপ করে ফেলেছে অস্বীকার করে তবে বেদাত না সিরিক ছাড়া এবং বেদাত ছাড়া এই তাওহাইদের বিপরীত সিরিক আর শূন্যতের বিপরীত কি বেদাত তাওহাইদের বিপরীত কি সিরিক মানে অংশীদারিত্ব আর সুন্নাতের বিপরীত কি বেদাত এই বেদাত আল্লাহ মাফ করবেন না কারণ শয়তানে বেশি খুশি বেদাত করলে চুরি করলে খুশি না কারণ এই যে বললাম চুরি করলে আল্লাহ ইচ্ছে করলে যদি শেরিক না থাকে আল্লাহ ইচ্ছে মাফ করে দিবেন অথবা শাস্তি দিয়ে হলেও তাকে জান্নাত দিবেন যদি শিরিক না থাকে বেদাতি ব্যক্তি আল্লাহ তো মাফ করে দিতে পারেন কিন্তু বেদাতি ব্যক্তি বেদাত করে সে তবা করবে না কারণ বেদাতি ব্যক্তি বেদাত করে সব মনে করে একটা চোর চুরি করে গুণা মনে করে জেনাকার জেনা করে গুণা মনে করে আর গুণা মনে করে যখন সে এবাদত গুণা করতেছে জানে যে আমি গুণা করছি আল্লাহ তারা যখন তাকে বুঝ দিবেন এক সময় হয়তো তবা করবে তো তবা করলে শয়তানে মাথায় বালু কয় কয়ে হায় হায় আমার সারা জীবনে মেহরাত শেষ কারণ সে তবা করে যখনই তবা করলো আল্লাহকে ডাক দিল আল্লাহকে সব ক্ষমা করে দিলাম এখন কি হবে এখন শয়তানের জীবনের সব মেহরাত বরবাদ এই জন্য শয়তান চুরি করাইয়া জেনা করাইয়া বেশি খুশি না যতটা খুশি হয় কি করাইয়া এই এতক্ষণ যা বললাম মাজারে নিয়া গাছের পূজা করাইয়া মাছের পূজা করাইয়া পাথরের পূজা করাইয়া কি পাথর এখানে একটা লাগায় এখানে একটা লাগায় এখানে একটা লাগায় পাথরে সব বদলাই ফেলবে শিরিক আপনি দেখেন আল্লাহ আকবার আল্লাহর নবী যে সাহাবিদেরকে তৈরি করেছিলেন কি কোয়ালিটি অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালা আনহু হাজরে আসওয়াত পাথর চুমো দিতে গেছেন হজের সময় চুমো দিতে গিয়ে দাঁড়িয়ে গেছেন লোকদেরকে সামনে রেখে বললেন জোরে জোরে ইয়া হাজার হে হাজর আমি জানি ইন্নাকা হাজার তুমি একটা পাথর লা তদর তুমি কারো উপকার করতে পারো না কারো ক্ষতি করতে পারো না তবে আমি তোমাকে চুমো দিচ্ছি কি জন্য আমি আমার নবীকে দেখেছি চুমা দেওয়ার জন্য তার অনুসরণ করতে গিয়ে নতুবা আমি তোমাকে চুমু দিতাম না পরিষ্কার করে দিলেন পাথরের কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই তাহলে এত পরিষ্কার যে দিন আর সেই দিনের মানুষ ইমানদার দাবি করে এখানে এক কবচ এখানে এক পাথর এখানে আর এক পাথর এখানে সুতা বাঁধলে মাজারের সুতা মাজারের সুতা এখানে গলায় পৈতা এখানে এই তাবিজ এখানে ওই কবচ এইগুলো সবগুলো বর্জন করতে হবে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা যদি পাপও হয়ে যায় মাঝে মধ্যে তবা করব আর যদি তবা করার সুযোগ নাও হয় হয়তো আল্লাহ তারা গুণা ক্ষমা করে দিবেন অথবা শাস্তি ভোগ করে হলেও আল্লাহ তারা কি দিবেন জান্নাত দিবেন যদি শিরিক না থাকে আর যদি বেদাত না থাকে এই জন্য খেয়াল রাখবেন আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইসলামের মূল ভিত্তি যে তাওহিদ এই তাওহিদের দুই রকম একটা হচ্ছে কুফুর বিলি তাগুত আর একটা কি ইমান বিল্লাহ তাগুতকে বর্জন করা আল্লাহকে গ্রহণ করা এই দুইটা যখন একাত্র হবে তখন ইমান হবে এছাড়া ইমান হবে না আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك